আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাসলিমান কাসীরা আজকের পর্বের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনীর শুরু থেকে শুরু অর্থাৎ তার জন্ম বংশ উপাধি এভাবে ঘটনা প্রবাহ অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব আজকের পর্বে আমরা আলী রাদিয়াল্লাহু হিজরতের ঘটনা পর্যন্ত অগ্রসর হওয়ার ইচ্ছা রাখি। আল্লাহ সুবহানাহু তাল্লাহ আমাদের কাজকে সহজ করে দিন এবং আমাদের কাজে বারাকা প্রদান করুন। আমিন। শুরুতেই ইমাম মালিক রাহিমাউল্লাহ তার একটি উক্তিকে উল্লেখ করে আজকের পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। ইমাম মালিক উল্লাহ তিনি বলেছেন, এই উম্মার শেষের অংশ বা শেষ ভাগের অবস্থা সংশোধন হবে না বা উন্নতি হবে না যতক্ষণ না সেভাবে তাদের অবস্থাকে উন্নয়ন করার চেষ্টা করা হবে যা এই উম্মার প্রথম অংশের ক্ষেত্রে করা হয়েছিল অর্থাৎ যেভাবে সাহাবা একরাম রাজিয়াল্লাহ তাল আনহুম তাদের অবস্থা সংশোধিত হয়েছিল সেই একই পথ এবং পদ্ধতি যতক্ষণ পর্যন্ত প্রয়োগ করা না হবে এই উম্মার শেষের অংশ সেই মানুষদের অবস্থা উন্নয়ন ঘটবে না কাজেই আরও একবার এই উক্তি থেকে আমরা বুঝতে পারছি যে সাহাবা একরামদের ঘটনা তাদের বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য কত জরুরি আলী রাইজলানহুর জন্ম এবং পরবর্তী ঘটনাগুলো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে মাক্কি জীবন সেই ঘটনাগুলো আমাদের কাছে মনে হতে পারে যে এগুলো তো অতীতে বিভিন্ন আলোচনায় আমরা বিভিন্নবার শুনে এসেছি যেমন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের সিরাতের সঙ্গে এই ঘটনাগুলো জড়িত এবং এরপর আউ বকরা সিদ্দিক অমর ইবনুল খাতাব কিংবা ওসমান ইবনু আফান আল্লাহ তালহুম তাদের জীবনী সিরাত সেগুলোতেও বিভিন্ন ঘটনা উঠে এসেছে সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে ঘটনাগুলো যদিও বা একই বা সেই সময়ে সংঘটিত ঘটনাগুলো যদিও একই, কিন্তু যখন এক একজন ব্যক্তিকে মূল ফোকাসে রেখে, যার জীবনী আলোচনা করা হচ্ছে তাকে মূল কেন্দ্রে রেখে যখন সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা হয় তখন প্রত্যেকটি ঘটনাই আমাদের সামনে নতুন নতুন উপকারী বিষয় উন্মোচিত করে। আলী রাইতলানহুর নাম দিয়ে আমরা শুরু করতে চাই নাম এবং বংশ পরিচয়। তার পূর্ণ নাম হচ্ছে আলী ইবনে আবি তালিব। আবু তালিব এটা ছিল আলী রাইতলানহুর পিতা তার কুনিয়া বা উপনাম আবু তালিবের মূল নাম ছিল আব্দে মানাফ আবু তালিব তিনি ছিলেন আব্দুল মুতালিবের সন্তান আব্দুল মুতালিব কে ছিলেন রসুল্লাহ সাল্লাহু আলহিহাস্লামের দাদা কাজেই শুরুতে এখান থেকে আমরা সহজে বুঝতে পারছি যে শুধুমাত্র এক পুরুষ বা এক প্রজন্মের ব্যবধান অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার পিতা ছিলেন আবদুল্লাহ এবং আলী ইসলামহু তার পিতা ছিলেন আবু তালিব এতটুকু পার্থক্য বাদে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের যে বংশধারা বা সাজারা সেই একই বংশধারা আলী রাইজলানুর ক্ষেত্রেও প্রযোজ্য এবং চারজন খলিফার মধ্যে আলী ইবনে আবি তলিব রাজিউল্লাহ তালাহু তিনি হচ্ছেন বংশের দিক থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সবচেয়ে নিকটতম ব্যক্তি আব্দুল মুতালিবের উপরে ঊর্ধ্বতন ব্যক্তিরা যারা ছিলেন তারা হচ্ছেন আব্দুল মুতালিব ইবনে হাসিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কেলাব এবং এভাবে একেবারে আদনান পর্যন্ত এবং আদনানকে কুরাইশি আরবদের পূর্বপুরুষ বলে ধরা হয়ে থাকে আলী রাজি আল্লাহানহু তিনি ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের চাচাতো ভাই এবং আলী রাইতলানহুর পিতা আবু তালিব তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পিতা আবদুল্লাহর আপন ভাই আলী রাইতলানহু যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই অবস্থায় তার পিতা আবু তালিব তিনি বাড়ি থেকে দূরে কোথাও অবস্থান করছিলেন সেই অবস্থায় আলী রাইতলানহুর মা তার নাম রেখেছিলেন আসাদ আসাদ অর্থাৎ সিংহ পরবর্তীতে আবু তালিব যখন ফেরত আসলেন তিনি এই নামটিকে পছন্দ করলেন না তখন তিনি তার সন্তানের নাম রেখেছিলেন আলী যদিও বা শুরুতে তার নাম দেওয়া হয়েছিল আসাদ এই প্রসঙ্গে আমরা পরবর্তী একটি ঘটনা থেকে দেখতে পাই যখন খাইবার বিজয়ের অভিযান পরিচালনা করা হয়েছিল ইহুদিদের দুর্গ ছিল সেখানে আলী রাজিয়াল্লাহানহু তিনি একজন ইহুদি শীর্ষস্থানীয় যোদ্ধার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধের আহ্বানে সাড়া প্রদান করলেন সেই অবস্থায় মারহাব নামের সেই ইহুদি যোদ্ধা নিজের বীরত্ব এবং বীর্যের কথা ঘোষণা করছিল তখন আলী রাজিউল্লাহ আনহু এই কবিতাটি পড়েছিলেন যেখানে তিনি তার সেই ছোটবেলায় দেওয়া নাম আসাদ বা সিংহ সেটাকে উল্লেখ করেছিলেন আলী বলেছিলেন আমি সেই ব্যক্তি যার মা নাম রেখেছেন হায়দার বনের সিংহের মতো ভয়ঙ্কর দৃষ্টি আমার কুনিয়া বা উপনাম আলী রাজিউল্লাহানহুর বিখ্যাত কুনিয়া হচ্ছে তিনি আবুল হাসান তার বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু তার নামের সঙ্গে তার নামের সঙ্গে যুক্ত করে আলী রাদিয়াল্লাহু আনহুকে কুনিয়া প্রদান করা হয়েছে আবুল হাসান অন্যান্য উপনামের মধ্যে আরেকটি নাম রয়েছে আলী তিনি আবু তুরাব নামে পরিচিত এবং এই নামটি বিশেষভাবে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তাকে প্রদান করেছিলেন এবং শুধুমাত্র তিনিই এই নাম ব্যবহার করতেন বলে ইমাম বুখারি একটি বর্ণনায় উল্লেখ করেছেন অর্থাৎ এই নামটি শুধুমাত্র রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তিনি আলীর ক্ষেত্রে সম্বোধন করে ডাকতেন এবং এর পেছনে একটি সুন্দর ঘটনাও রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তিনি একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি আলীকে পেলেন না তিনি জানতে চাইলেন আলী কোথায় ফাতিমা বললেন যে আমার এবং তার মধ্যে কোনো একটি বিষয়ে মনোমালিন্য হয়েছে অর্থাৎ সাধারণ দৈনন্দিন জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যেভাবে বিভিন্ন খুনসুটি হয়ে থাকে সেরকম একটি সাধারণ মনোমালিন্য এবং সেই সময়টা ছিল দুপুরে আরবরা সাধারণত অল্প একটু সময় ঘুমিয়ে নেয় সেইরকম একটি বিশ্রাম গ্রহণের সময় কিন্তু আলী বাড়িতে ছিলেন না আলীকে খুঁজে বের করার জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন সেই ব্যক্তি ফেরত এসে বললেন যে আলী মসজিদে শুয়ে আছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মসজিদে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে আলী মসজিদে নবাবী সেখানে শুয়ে আছেন এবং সেই সময়কার মসজিদে নবাবী সেখানে মেঝেতে পাকা করা ছিল না বা টাইলস ছিল না বর্তমান সময় যেরকম আমরা দেখতে পাই বরং সেখানে একেবারে কাকর বিছানো ধুলোবালি এগুলো ছিল সেই অবস্থাতেই আলী রাইতলানহু তিনি শুয়ে আছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মসজিদে গিয়ে দেখেন আলী রাইতলানহু তিনি মসজিদে শুয়ে ঘুমিয়ে আছেন এবং তার গায়ের উপরের অংশের কাপড় বা চাদর সেটা এক পাশে সরে গিয়েছে এবং সেখানে ধুলোবালি লেগে একাকার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন আলীকে ডাকলেন এবং আলীকে উঠে বসালেন এবং সেই অবস্থায় তিনি নিজে আলীর গা থেকে ধুলোবালি ঝেড়ে দিচ্ছিলেন এবং বলছিলেন ওঠো আবু তুরাব আবু তুরাব অর্থাৎ মাটির বাপ এরকম একটি নাম দিয়ে আলী রাইজলানুকে রসদুল্লাহ সাল্লাহাম তিনি ডাকলেন যেহেতু তার গায়ে মাটি ধুলোবালি এগুলো লেগেছিল তুরাব অর্থাৎ ধুলো মাটি রসদুল্লাহ সাল্লাহাম সেই স্নেহমাখা সম্বোধনে আলীকে একটি নতুন নাম প্রদান করলেন তাকে ডাকলেন আবু তুরাব বলে এবং আলী রাইতলানহু তিনি সবচেয়ে বেশি খুশি হতেন যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে এই স্নেহমাখা নাম ধরে ডাকতেন এই নামটি তার জন্য বিশেষভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রদান করেছিলেন আলী রাজিউল্লাহানহুর অন্যান্য উপনামগুলোর মধ্যে রয়েছে আবুল হাসান ওয়াল হুসাইন আবুল কাসিম আল হাসিমি এবং আবু সিফতাইন তার উপাধি হচ্ছে আমিরুল মিনিন বা মুমিনদের নেতা এবং খুলাফায় রাশিদিনের মধ্যে তিনি চতুর্থ যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়তের কার্যক্রম শুরু হয়েছিল যখন তিনি প্রথম ওহি লাভ করেছিলেন অর্থাৎ চল্লিশ বছর বয়সে সেই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তার বয়স ছিল দশ বছর। সুতরাং তিনি বালক বয়সের ছিলেন এবং ইবনে হাজর এবং ইবনে ইসহাক তার বয়স এভাবে উল্লেখ করেছেন এবং আলী রাইতলানহুর জন্ম সম্পর্কে একটি বিশেষ ঘটনা রয়েছে আল্লামা ফাকিহি রাহিমাউল্লাহ তিনি বলেছেন যে বনু হাসিমের প্রথম যেই সন্তান কাবা ঘরের অভ্যন্তরে জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন আলী সুতরাং আলী রাইতলানহু তিনি বনু হাসিমের প্রথম সন্তান যিনি কাবার ভেতরে ভূমিষ্ঠ হয়েছেন এবং ইমাম হাকিম এই বর্ণনাটিকে মুতাওয়াতির বলেছেন সুতরাং এখান থেকে একটি বিষয় আমাদের মাথায় আমরা গেঁথে নিতে পারি যে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম যখন নবুয়তের মিশন শুরু করেছেন সেই অবস্থায় আলী রাজি আল্লাহানহু একেবারেই বালক বয়সের মাত্র দশ বছর কিছু বর্ণনায় তার বয়স আট বলেও উল্লেখ করা হয়েছে কাজেই মক্কার যে সময়টুকু সেই সময়টিতে আলী রাজি আল্লাহানহু যেহেতু অল্প বয়সের ছিলেন কাজেই বিভিন্ন ঘটনায় বড় আকারে প্রভাব রাখার মতো কোনো ভূমিকা তার ছিল না কিন্তু পরবর্তীতে তিনি বিভিন্ন ঘটনায় ভূমিকা পালন করেছেন এবং এগুলো একের পর এক সামনের দিকে আমরা উল্লেখ করতে যাচ্ছি যখন বদরের যুদ্ধ সেই অবস্থায় আলী রাজি আল্লাহানহু দ্বন্দ্বযুদ্ধ লড়াই করেছেন এবং সেই সময় তার বয়স হচ্ছে আনুমানিক চব্বিশ কিংবা পঁচিশ বছর কাজী মক্কার সেই দেড় বছরে আলী রাজিউল্লাহু তিনি বালক থেকে তরুণ বয়সে পদার্পণ করছিলেন এবারে আমরা যাচ্ছি আলী রাজি আল্লাহানহু তার বংশ সম্পর্কে কিছু প্রাসঙ্গিক আলোচনার দিকে। নিঃসন্দেহে আলী রাজিয়াল্লাহানহু তিনি ছিলেন উচ্চ বংশমর্যাদার অধিকারী কারণ খুব সহজেই আমরা বুঝতে পারি আমরা বিষয়টি উল্লেখ করেছি মাত্র একজন ঊর্ধ্বতন পুরুষ এতটুকু উপরে গেলেই আমরা দেখতে পাই যে আলী রাজিয়াল্লাহানহুর বংশধারা সরাসরি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বংশধারার সঙ্গে মিলে যায় এখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি কত উচ্চ বংশে এসেছিলেন মুসলিম শরীফে হাদিসে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন নিশ্চয়ই আল্লাহ ইসমাইলের বংশধরদের মধ্য থেকে কিনানাকে বাছাই করেছেন নির্বাচন করেছেন এবং কিনানা থেকে তিনি বাছাই করেছেন কুরাইশদেরকে এবং কুরেশদের মধ্য থেকে তিনি বাছাই করেছেন বানু হাসিমকে এবং বানু হাসিমের মধ্য থেকে তিনি বাছাই করেছেন আমাকে সুতরাং এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কয়েক ধাপে কিভাবে সমস্ত মানব জাতির মধ্য থেকে তাকে নির্বাচন করা হয়েছে সেই বংশধারা এবং শ্রেষ্ঠত্বের বিষয়টি স্পষ্ট করেছেন এই হাদিসের উপর ভিত্তি করেই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাউল্লাহ তিনি বলেছেন ইমামত বা নেতৃত্ব এই বিষয়টি কুরাইশদের জন্য সংরক্ষিত কারণ মানব গোষ্ঠীর মধ্যে কুরাইশরা উত্তম এবং উত্তম লোকেদেরকেই যথাসাধ্য ইমাম বা নেতা বানানো বাঞ্ছনীয় আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ অর্থাৎ নেতৃত্ব এটা কুরাইশদের মধ্য থেকে হবে। এই হাদিসের সঙ্গে প্রাসঙ্গিক কিছু আলোচনার দিকে আমরা যাচ্ছি, তবে তার আগে আলী রাইতলানহুর বেড়ে ওঠার উপরে তার এই উচ্চ বংশে আসা সেই বিষয়গুলো সম্পর্কে কিছু আমরা আলোচনা করে নিচ্ছি বংশগৌরব বংশমর্যাদা এটি প্রত্যেক মানুষের মধ্যেই একটি সহজাত মানবিক অনুভূতি বংশগৌরবের অনুভূতি এ প্রসঙ্গে প্রথম পয়েন্ট আমরা বলতে চাই যে প্রত্যেক ব্যক্তি চায় নিজের সম্মান এবং নিজের পরিবারের সম্মান বংশের সম্মানকে রক্ষা করতে প্রত্যেকেই নিজের বাপ দাদা কিংবা পূর্বপুরুষের যে ঐতিহ্য সেটাকে রক্ষা করতে চায় তাদের সম্মান নষ্ট হয় এমন কোনো ধরনের অসম্মানজনক আচরণ কেউ করতে চায় না ফলে এভাবে নতুন প্রজন্মের মানুষদের মধ্যে এই যে সম্মানিত আচরণ ধরে রাখার একটি মানসিকতা বা একটি বোধ গড়ে ওঠে ছোটবেলা থেকে এটাকেই বলা হয়ে থাকে আভিজাত্য আভিজাত্য মানে অহংকার অনুভব করে দরিদ্র কিংবা সাধারণ মানুষদের থেকে পৃথক থাকা দূরত্ব অবলম্বন করা কিংবা অহংকার পোষণ করা নয় আভিজাত্য হচ্ছে সম্মানজনক আচরণ বজায় রাখা যে আচরণ যে কাজের মাধ্যমে সম্মান নষ্ট হয় সেগুলো থেকে দূরে থাকা এবং সম্মানজনক আচরণ বজায় রাখা আল্লাহ সুহামতাল্লাহ তিনি কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার কাছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কারা আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম আল্লাহ সুবহানতাল্লার কাছে সবচেয়ে সম্মানিত তারাই যাদের মধ্যে সবচেয়ে বেশি তাকুয়া রয়েছে যারা সবচেয়ে বেশি আল্লাহ সচেতন কাজেই এটাই হচ্ছে সম্মানের মাপকাঠি মানদণ্ড এবং আভিজাত্য রক্ষা করার উপায় যে যত বেশি তাকে অবলম্বন করবে সে আল্লাহ সুবাহতাল্লার কাছে তত সম্মান লাভ করবে অথচ আমাদের সমাজে বর্তমান সময়ে আমরা দেখি যে শুধুমাত্র অর্থ সম্পদের ভিত্তিতে আমরা মানুষদেরকে সম্মানিত কিংবা সাধারণ এভাবে পৃথক করে থাকি অথচ অর্থ সম্পত্তির অধিকারী হওয়া কখনো সম্মান কিংবা আভিজাত্যের বামকাঠি হতে পারে না অর্থ সম্পদের বিচারে যদি আমরা আবু তালিবের দিকে দেখি তবে আমরা দেখতে পাই আবু তালিব তিনি সচ্ছল ছিলেন না এমনকি তার নিজের সন্তানদেরকে লালন পালন করাও তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল সুতরাং সম্পদের বিচারে আবু তালিব কখনোই উপরের স্তরে ছিলেন না কিন্তু তিনি ছিলেন একজন অভিজাত ব্যক্তি এবং খুবই সম্মানিত একজন ব্যক্তি মক্কাবাসীদের মধ্যে কুরাইশদের মধ্যে আবু তালিব দরিদ্র ব্যক্তি ছিলেন এবং মক্কায় একবার একটি দুর্ভিক্ষ দেখা দেয় সেই অবস্থায় তিনি তার সন্তানদেরকে লালন পালন করতে হিমশিম খাচ্ছিলেন এবং সেই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি আলীকে তার নিজের কাছে নিয়ে আসেন এবং তিনি তাকে দেখাশোনা করছিলেন দুই নম্বর পয়েন্ট পূর্বপুরুষের গৌরবগাথা বা ঐতিহ্য বা বিভিন্ন বড় বড় ঘটনা যখন থাকে তখন ভবিষ্যৎ প্রজন্ম বা যারা শিশু তাদের মন এবং মনন মানসিকতা বিকাশে সেই পেছনের ঘটনাগুলো বড় প্রভাবশালী ভূমিকা পালন করে অধিকাংশ ক্ষেত্রেই ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে বড় পরিবারে যারা জন্মগ্রহণ করেছেন যাদের পেছনে একটি ঐতিহ্য ছিল ইতিহাস ছিল তাদের বংশধররা বা নতুন প্রজন্ম তারাও বড় আকারের ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন নবীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ সমস্ত নবীদেরকেই উচ্চ বংশে প্রেরণ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি লুত আলাহিসাল্লাম সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ লুতের উপর রহম করুন লুত আলাহিসাল্লাম তিনি যাচ্ছিলেন রুকনিন সাদিদ বা একটি মজবুত খুঁটির আশ্রয় তিনি কামনা করেছিলেন এবং রাসুল্লাহ সাল্লাহাম তিনি বলছেন যে লুতের পর থেকে আল্লাহ সুবাহতাল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছেন তাদেরকে পাঠিয়েছেন সবচেয়ে উচ্চ বংশে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তিনি বলেছেন ফামা বা আসাল্লাহু মিম্বা আদিহি নবীয়ান ইল্লাফি জিরওয়াতিম মিন কাউমিহি জিরওয়াতিম মিন কাউমিহি এর ব্যাখ্যায় বলা হয়েছে প্রভাবশালী এবং উচ্চ বংশে নবীদেরকে পাঠানো হয়েছে এই হাদিসটি আমরা এ কারণে উল্লেখ করলাম কারণ মাত্র এক পুরুষের ব্যবধানে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের যে বংশ সেই একই বংশ আলী ইবনে আবি তালিব রাজিউল্লাহানহু তার ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং রোম সম্রাটের সেই যে প্রশ্ন দশ কিংবা এগারোটি প্রশ্নের মাধ্যমে সে আবু সুফিয়ানের কাছ থেকে যাচাই করার চেষ্টা করছিল যে যে ব্যক্তি তোমাদের মধ্যে নবী বলে দাবি করেছে সে কি আসলে সত্য নবী নাকি মিথ্যা নবী সেখানে প্রথম প্রশ্নই ছিল এটা যে তার বংশ পরিচয় কেমন নবী বলে দাবিকারী ব্যক্তি কেমন বংশে এসেছে সবগুলো প্রশ্নের জবাব জানার পর হেরাকেল ব্যাখ্যা প্রদান করে বলেছিল প্রথম প্রশ্ন সেটা কেন সে জিজ্ঞেস করেছে কারণ এটাই হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহর নিয়ম বা সুননাথ আল্লাহ সুহামতাল্লাহ সমস্ত যুবেই নবীদেরকে পাঠিয়েছেন উচ্চ বংশে কাজেই এই আঙ্গিকগুলো বিবেচনায় নিয়ে এসে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তির বড় হয়ে ওঠা বা বেড়ে ওঠার মধ্যে এই বিষয়গুলো বেশ প্রভাবশালী বিষয় এবং অন্যান্য বিভিন্ন জ্ঞানের শাখা যেমন অ্যানাটমি কিংবা জিনিওলজি অথবা সাইকোলজি এই সমস্ত শাস্ত্রেও মানুষের এই বিষয়গুলোকে বংশধারার সঙ্গে একজন মানুষ কিভাবে জড়িত কিভাবে সে এই প্রভাবগুলোকে নিজের মধ্যে ধারণ করে বড় হয়ে ওঠে এই বিষয়গুলোকে স্বীকার করা হয় তবে এখানে একটি বিষয় আমাদের স্মরণ রাখা প্রয়োজন যে এই প্রভাবগুলো রয়েছে এটা সত্য কিন্তু এগুলো চূড়ান্ত বা অ্যাবসোলিউট প্রভাব বিস্তারকারী বিষয় নয় এমন বহু দৃষ্টান্ত রয়েছে যে উচ্চ বংশে জন্মগ্রহণ করেও অনেক মানুষের আচার আচরণ কিংবা আখলাখ সেটা শোভনীয় হয় না অভিজাত হয় না কিংবা তারা তাওহির বুঝতে পারে না এবং শির কুফরে লিপ্ত থাকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচাদের মধ্যে আব্বাস এবং হামজা রাজিয়াল্লাহু হুমা তারা ইমান গ্রহণ করেছেন তারা মুসলিম হয়েছিলেন কিন্তু অন্যান্য দৃষ্টান্ত থেকে আমরা দেখতে পাই আবুল আহাব সে অভিশপ্ত এবং জাহান্নামী সুরাল আহাব আল্লাহ সুবাহতাল্লাহ সেই বিষয়ে উল্লেখ করেছেন অথচ আবুল আহাব কুরাইশ ছিল এবং রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের আপন চাচা ছিল একই পরিণতি ঘটেছে আবু তালিবের ক্ষেত্রেও আবু তালিব যদিও রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের দাওয়াতির মিশনে বিরোধিতা করেননি বরং তাকে সহযোগিতা প্রদান করেছেন সুরক্ষা প্রদান করেছেন কিন্তু তিনি নিজে কখনো কালেমা স্বাক্ষর প্রদান করেননি ফলে তিনি অমুসলিম অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন কাজে এই বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত যে বংশমর্যাদার এর উপযুক্ত স্থান রয়েছে কিন্তু সেটা কখনোই তার নির্দিষ্ট স্থানকে অতিক্রম করে অন্যান্য বিষয়কে ছাপিয়ে যায় এমন হয় না সুতরাং বংশমর্যাদা এ বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে ভারসাম্যের বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে হাদিসে জানিয়েছেন যে কোনো ব্যক্তি যদি আমলে পিছিয়ে পড়ে তবে তার নাসাব বা বংশর মাধ্যমে বংশ পরিচয়ের মাধ্যমে সে এগিয়ে যেতে পারবে না অমান বাত্তা আবিহি আমালুহু লামিয়সুরি বিহি নাসাবুহু আমলে পিছিয়ে পড়ার পর বংশ পরিচয়ের মাধ্যমে কোনো ব্যক্তি এগিয়ে যেতে পারবে না কাজেই ভারসাম্য রক্ষা করার এই বিষয়টিতে ফোকাস করে শায়েখ সাল্লাবি তার গ্রন্থে উল্লেখ করেছেন আদিল ইতলানহর বংশ পরিবার মর্যাদা এবং একজন মানুষের বেড়ে ওঠার উপরে এই বিষয়গুলোর প্রভাব সেগুলো আলোচনা করার পর তিনি বলেছেন বংশমর্যাদার অর্থ এই নয় যে বিশেষ কোনো বংশের লোকেদের তাদের রক্তকে একটি ধর্মীয় পবিত্রতা বা চির পবিত্রতা আরোপ করা হবে বংশমর্যাদার অর্থ এই নয় যে এটি মানুষের মধ্যে একটি বিশেষ শ্রেণী প্রথা সৃষ্টি করবে বংশমর্যাদার অর্থ এই নয় ধর্মীয় কিংবা আধ্যাত্মিক অথবা শাস্ত্রীয় ক্ষেত্রে পরিবার ভিত্তিক নেতৃত্বের একটি স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে এমন নয় এবং তিনি উল্লেখ করেছেন যে এই যে শুধুমাত্র বংশমর্যাদার ভিত্তিতে কোনো একটি বংশের লোকেরা তাদের আমল আখলাক যেমনই হোক না কেন চিরস্থায়ীভাবে অন্যান্য মানুষদের উপরে স্থায়ী নেতৃত্বের আসনে বসে যাওয়া এগুলো হচ্ছে অন ইসলামিক জাহিলি সমাজের রীতি এবং এগুলো প্রচলিত ছিল সেই রোমান সাম্রাজ্যে পারস্য সাম্রাজ্যে এবং ভারতীয় ব্রাহ্মণ সমাজে বাকি লোকেরা তাদেরকে এমনভাবে দেখত যে তাদের মধ্যে প্রচলিত কথা ছিল এগুলো পারস্য সম্রাট কিংবা অন্যান্য অঞ্চলের বিশেষ বংশের লোকেদেরকে তারা বলতো যে তাদের রক্তে তাদের দেহে খোদাই রক্ত বহমান এভাবে মানুষ হয়ে তারা মানুষের গোলামি করতে শুরু করেছিল এবং নির্দিষ্ট বংশে মানুষদেরকে রবের আসনে প্রভুর আসনে বসিয়ে দিয়েছিল সুতরাং বংশমর্যাদার ক্ষেত্রে এই অতিরিক্ত বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যাওয়ার কোনো অবকাশ ইসলামের মধ্যে রাখা নেই নিঃসন্দেহে কুরাইশরা অন্যান্য বংশের থেকে শ্রেষ্ঠ কারণ তাদের মধ্যে আল্লাহ সুহামতাল্লাহ আখিরি নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে পাঠিয়েছেন সমস্ত মানব জাতির মধ্যে আল্লাহ সুহামতাল্লাহ কুরাইশদেরকে নির্বাচন করেছেন এবং তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে তিনি সর্বশেষ এবং চূড়ান্ত রাসুল হিসেবে নির্বাচন করেছেন এভাবে কুরেশা সম্মান লাভ করেছে আল্লাহ সুহামতাল্লাহ রহমত প্রাপ্ত হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ সুহামতাল্লাহর অবাধ্যতা করলেও সেই সম্মান কিংবা কর্তৃত্ব বা অথরিটি বজায় থাকবে ইমাম আশাঙ্কিতি রাহিমাউল্লাহ তিনি বলেছেন কুরাইশদের নেতৃত্বের বিষয়টিকে উল্লেখ করে রাসুল্লাহ সাল্লাহামের হাদিস আলা ইম্মাতু মিন কুরাইশ নেতা বা ইমাম হবে কুরাইশদের মধ্য থেকে এই প্রসঙ্গে ব্যাখ্যা করে তিনি বলেছেন ইমাম কুরাইশ বংশের হওয়া শর্ত এই অভিমত সঠিক তবে এই শর্ত ওয়াজিব কেবল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করবে এবং দিন কায়েম রাখবে যদি সেই ব্যক্তি আল্লাহর হুকুমের বিরোধিতা করে এবং দিন কায়েমে সচেষ্ট না হয় তাহলে অন্য বংশের ব্যক্তি যে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করবে এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবে সে ব্যক্তি ইমামুল মুসলিমিন বা মুসলিমদের নেতা হওয়ার জন্য অগ্রাধিকার লাভ করবে কুরাইশদের মর্যাদা প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম যে হাদিসগুলো উল্লেখ করেছেন তার মধ্যে একটি আমরা বলেছি আল্লাহ ইহম্মাত উমিন কুরাইশ মুসনাদ আহমাদে এই হাদিসটি এসেছে আনাসিবনে মালিক থেকে এবং এই হাদিসটি মোতাওয়াতির হাদিস বিশুদ্ধ হাদিস ইবনে হাজার আল্লাহ তিনি এই মত প্রদান করেছেন আরেকটি হাদিস রয়েছে এবং এটিও এসেছে মোসনাদে আহমদে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে একটি গাছের কচি ডাল বা ছোট ডাল ধরা ছিল সেই অবস্থায় তিনি বলেছেন আবদুল ইবনে মাসুদ রাজিউল্লাহানহু তিনি বর্ণনা করে বলছেন রাসুল্লাহ সাল্লাহাম তিনি বললেন হে কুরাইশেরা এই বিষয় তোমাদের বিষয় অর্থাৎ নেতৃত্ব মানুষের উপর কর্তৃত্বের বিষয়টি তোমাদের বিষয় যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ সুবাহতাল্লাহর অবাধ্যতা না করবে কিন্তু যদি তোমরা আল্লাহর অবাধ্যতা করো তাহলে তিনি তোমাদের বিরুদ্ধে এমন লোকেদেরকে পাঠাবেন যারা তোমাদেরকে এভাবে ছিঁড়ে ফেলবে তো সেই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাতে ধরা যে লাঠিটি সেটাকে ভেঙে ফেলেন এবং সেই দিকে ইঙ্গিত করে তিনি তাদেরকে দেখাচ্ছিলেন এবং বর্ণনাকারী বলছেন যে রসুল্লাহ সাল্লাম যখন হাতে সেই লাঠিটি ভেঙে ফেলেন তার যে ছাল বাকল সেগুলো ছিঁড়ে যায় তখন লাঠির ভেতরের উজ্জ্বল অংশ সাদা অংশ সেটা আমাদের কাছে দেখা যাচ্ছিল সেটাকে উজ্জ্বল হিসেবে দেখা যাচ্ছিল এবং এই হাদিসটি সহি হাদিস শাহেক আলবানী রহিমাউল্লাহ তিনি এই হাদিসটি সম্পর্কে বলেছেন যে এই হাদিসটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়তের সত্যতার একটি নিদর্শন কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন যে কোরাইশদের কাছে নেতৃত্ব কর্তৃত্ব এটা থাকবে ঠিক একইভাবে কয়েক শতাব্দী পর্যন্ত কুরাইশদের কাছেই এই উম্মার নেতৃত্ব এবং খিলাফত ছিল এবং এটিকে যদি আমরা সুনির্দিষ্ট সময় উল্লেখ করি তাহলে আমরা দেখতে পাই যে প্রথমে উমাইয়া খিলাফা তারা কুরাইশি ছিলেন এবং এরপর যখন আব্বাসীয় খিলাফাত প্রতিষ্ঠিত হয় তারাও কুরাইশি ছিলেন এবং এভাবে বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার আরও অনেক লম্বা সময় পর পর্যন্ত আব্বাসীয় খলিফারাই এই উম্মার প্রধান হিসেবে ছিলেন যদিও সেই সময় তাদের কর্তৃত্ব অনেকটাই প্রতীকী কর্তৃত্বে পরিণত হয়েছিল এবং মুসলিম উম্মা বিভিন্ন সুলতানদের অধীনে পৃথক পৃথকভাবে বিভিন্ন স্থানে স্বায়ত্তশাসিত অবস্থায় চলে যাচ্ছিল কিন্তু এরপরেও আব্বাসীয় খলিফাদেরকেই এই উম্মার প্রধান ব্যক্তি হিসেবে ধরে নেওয়া হতো এবং এভাবে শেষ পর্যন্ত দেখা যায় ইংরেজি পনেরোশো সালে কুরাইশদের সর্বশেষ খিলাফতের সমাপ্তি ঘটে এবং সেই অবস্থায় সেটা স্থানান্তরিত হয়ে যায় আনুষ্ঠানিকভাবে অটোমান খিলাফা বা উসমানী খিলাফার হাতে এবং তারা অনারব ছিলেন তারা ছিলেন তুর্কি বংশোদ্ভূত কুরাইশদের হাতে নেতৃত্ব থাকা প্রসঙ্গে ইবনে হাজার আল আসকালানি তার ফাথুল বাড়িতে আবু বকর সিদ্দিক রাইজলানহুর উক্তিকে উল্লেখ করেছেন আবু বকর সিদ্দিক যখন তিনি সাকিফায় বনুসাইদা সেখানে পাইয়াতের যে ঘটনা সংঘটিত হয়েছিল সেখানে তিনি কুতবা দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন ওয়া ইন্না হাজাল আমরু ফি কুরাইশ এই বিষয়টি নেতৃত্বের এই বিষয়টি কুরাইশদের জন্য থাকবে মা আতাউল্লাহ ওয়াস্তাকামু আলা আমরিহি যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর আনুগত্যের অধীনে থাকবে এবং আল্লাহর বিধান কায়েমে অটল থাকবেন ততক্ষণ পর্যন্ত নেতৃত্বের বিষয় থাকবে কুরাইশদের জন্য সংরক্ষিত এই প্রসঙ্গে বুখারিতে উল্লেখিত আরেকটি হাদিসে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা দিন কায়েমে নিয়োজিত থাকবে মা আকামুদ্দিন ততদিন পর্যন্ত খিলাফত এবং শাসন ক্ষমতা কুরাইশদের হাতেই থাকবে এবং এই বিষয়ে যে তাদের সাথে শত্রুতা করবে আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন এবং অধোমুখে নিক্ষিপ্ত করবেন অর্থাৎ তাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত পরাজিত করবেন কাজে এতক্ষণ পর্যন্ত আমরা বংশমর্যাদা প্রসঙ্গে কুরাইশদের মর্যাদা প্রসঙ্গে প্রাসঙ্গিক কিছু বিষয় উল্লেখ করলাম একই সঙ্গে আমরা আরও বেশ কিছু হাদিস দেখতে পাই যেমন বুখারির আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি বলেছেন যে তোমরা শ্রবণ করো তোমরা শোনো এবং আনুগত্য করো যদিও এমনকি আঙ্গুরের মতো ক্ষুদ্র মাথা বিশিষ্ট কোনো হাফসি গোলামকেও তোমাদের উপরে আমির নিয়োগ করা হয় বা শাসক নিয়োগ করা হয় এরপর আমরা দেখতে পাই অমর ইতলানহুর একটি উক্তি রয়েছে অমর ইতলানহু তিনি বলেছেন যে যদি আবু হুজাইফার আজাদকৃত গোলাম সালিম তিনি জীবিত থাকতেন সালিম মাউলা আবি হুজাইফা যদি জীবিত থাকতেন তবে আমি তাকে পরবর্তী খলিফা নিযুক্ত করে যেতাম এভাবে মুসনাদ আহমদে অমর ইতলানহুর আরও একটি উক্তি রয়েছে যেখানে তিনি মুআজিবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কেও বলেছেন এবং মুআজিবনে জাবাল তিনি কুরাইশি ছিলেন না এ প্রসঙ্গে আলেমদের মতামত থেকে আমরা দেখতে পাই যে অধিকাংশ ফোকাহায় কেরাম তারা এই বিষয়টি বলেছেন যে নেতৃত্বের বিষয়টি কুরাইশদের জন্য কারণ এই প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহামের হাদিস রয়েছে আল আইম্মাতু মিন কুরাইশ নেতা নেতৃত্ব তারা হবেন কুরাইশদের মধ্য থেকে তবে কিছু কিছু আলেম তারা ভিন্ন মত পোষণ তারা ভিন্ন মত পোষণ করেছেন যেমন আউকর আল বাকিল্লানি তিনি অমর ইবুল খাতাব রাইতলানহুর উক্তিকে উল্লেখ করে দলিল প্রদান করেছেন একদিকে কুরাইশদের মর্যাদা প্রসঙ্গে হাদিসগুলো আরেকদিকে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি বলেছেন এমনকি যদি হাফসি গোলামকেও তোমাদের উপরে আমির নিয়োগ করা হয় তবে তোমরা তাকে শুনবে এবং আনুগত্য করবে কাজে এই বিষয় সম্পর্কে শাইক ওসাইমিন রাহিমাউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে কিভাবে এই উভয় বিষয়ের মধ্যে আমরা সমন্বয় করব একদিকে রাসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন এমনকি হাফসি গোলামকেও যদি নিযুক্ত করা হয় তাকে তোমরা শুনবে এবং আনুগত্য করবে আরেকদিকে রাসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন আল্লাহ ইম্মাতু মিন কুরাইশ নেতৃত্ব হবে কুরাইশদের মধ্য থেকে তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে একজন অকুরাইশী ব্যক্তি বা আবিসিনিয়ান গোলাম তিনিও কি সর্বোচ্চ নেতৃত্বের আসন অর্থাৎ খলিফার পদবি গ্রহণ করতে পারেন শাহেক ওসাইমিন জবাব দিয়ে বলেছেন হ্যাঁ যদি আল্লাহ তাকে সক্ষম করেন একজন আবিসিনিয়ান গোলামও খলিফার পদবি গ্রহণ করতে পারে এরপর তিনি ব্যাখ্যা করে বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই কথা আমাদেরকে বলেছেন যখন আমাদের সামনে সুযোগ থাকবে অপশন থাকবে যদি আমাদের সামনে সুযোগ থাকে মুসলিমদের মধ্য থেকে আমির নিযুক্ত করার তবে আমাদেরকে অবশ্যই কুরাইশদের মধ্য থেকে কাউকে নিযুক্ত করতে হবে কিন্তু কুরাইশদের মধ্য থেকে কাকে নিযুক্ত করতে হবে এর প্রসঙ্গে তিনি বলছেন এমন কাউকে আমাদেরকে নিযুক্ত করতে হবে যিনি ইমানকে দিনকে সম্মানিত করবেন প্রতিষ্ঠিত রাখবেন শুধুমাত্র বংশ পরিচয়ের মাধ্যমে কোনো একজন ব্যক্তির কুরাইশি হওয়া কিংবা রাসূলুল্লাহ সাল্লাহ বংশধারার সদস্য হওয়া এটা কোনো স্বতন্ত্র গুণ বা মর্যাদা নয় যদি সেই ব্যক্তির সঙ্গে দিনদারিতা না থাকে অর্থাৎ যে ব্যক্তির মধ্যে কোনো দিনদারিতা নেই দিনের প্রতি কোনো নিবেদিত প্রাণ সে নয় এরকম ব্যক্তির জন্য শুধুমাত্র বংশ পরিচয় এটা কোনো স্বতন্ত্র গুণ বা মর্যাদা হিসেবে আসবে না তিনি আরও বলছেন যদি কুরাহিতের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি আসে এবং সে বলে যে আমি নেতৃত্বের জন্য অধিক দাবিদার কিন্তু দেখা গেল যে সেই ব্যক্তি একজন ফাসিক বা বদ আমলকারী তবে তাকে বলা হবে না কারণ খলিফা নিযুক্ত করার শর্তগুলোর মধ্যে একটি শর্ত হচ্ছে তাকে উত্তম আখলাকের অধিকারী ব্যক্তি হতে হবে এরপর তিনি অন্য হাদিসের প্রসঙ্গে বলছেন যে কিন্তু কিন্তু যদি এমন হয় কেউ লোকেদেরকে বাধ্য করে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে তাদের উপরে আমির বা শাসক হয়ে যায় সেই অবস্থায় তাকে মেনে নেওয়া এবং তার কথা শোনা আনুগত্য করা বাধ্যতামূলক এমনকি যদি সে একজন আবিসিনিয়ান গোলাম হয় যার মাথা আঙ্গুরের মতো ক্ষুদ্র আকৃতির যেভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন এবং এরপর তিনি আরও বলেছেন কাজে এই উভয় অবস্থার মধ্যে পার্থক্য রয়েছে যখন মুসলিমদের সামনে সুযোগ থাকবে অপশন থাকবে চয়েস থাকবে সেই অবস্থায় তারা কুরেশদের মধ্য থেকে কাউকে খলিফা হিসেবে নিযুক্ত করবেন আর যদি এমন হয় যে মুসলিমদের সামনে কোনো সুযোগ নেই বরং তাদেরকে বাধ্য করা হচ্ছে এবং তাদের উপরে কোনো একজন ব্যক্তি জোরপূর্বক বিজয়ী হয়ে গিয়েছেন এভাবে তিনি ক্ষমতা দখল করে নিয়েছেন এবং সেই অবস্থায় যদি তিনি প্রকাশ্য কুফর প্রদর্শন না করেন প্রকাশ্য কুফর যদি তিনি প্রদর্শন না করেন ততক্ষণ পর্যন্ত তাকে আমরা আনুগত্য করব এবং তার কথা শুনব মানব এই বিষয়টিকে সামনে রেখেই আমরা দেখতে পাই যে পরবর্তী সময়ে অর্থাৎ অটোমান খিলাফা বা ওসমানী খিলাফা প্রসঙ্গে ওলামায় কেরামের মতামত হচ্ছে যে তাদের খিলাফাকেও বৈধ খিলাফা হিসেবে ধরে নেওয়া হয়, যদিও বা তারা কুরাইশি ছিলেন না বা অনারব ছিলেন। এবং ওলামা একরাম মতামত উল্লেখ করে বলেছেন যে লম্বা সময় পর্যন্ত মুসলিম জাহানের নেতৃত্ব কুরাইশদের হাতেই ছিল ধীরে ধীরে যখন তারা দিন থেকে দূরে সরে যেতে শুরু করল সেই অবস্থায় কুরাইশদের কর্তৃত্ব দুর্বল হতে শুরু করে এবং এক সময় সেটা অনারব ব্যক্তিদের হাতে বা অকুরাইশি যারা তাদের কাছে চলে যায় আলোচনার এই অংশটি আমরা এখানেই সমাপ্ত করে পরবর্তী অংশের দিকে অগ্রসর হচ্ছি তবে এখানে একটি ছোট্ট সংযুক্তি আমরা রেখে দিচ্ছি যে প্রসঙ্গে যখন ইনশা আল্লাহ আমরা শিয়াদের প্রসঙ্গে আলোচনা করব সেখানে কিছুটা বিস্তারিতভাবে আলোচনা করা হবে বিভ্রান্ত ফিরকার অনুসারী ব্যক্তিরা তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট বংশধারার নেতৃত্বকেই বৈধ বলে মনে করে থাকেন যারা নিজেদেরকে আহলে বাইতের অনুসারী বলে দাবি করে থাকেন তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট রক্ত বা বংশের নেতৃত্বকেই বৈধ বলে মনে করে থাকেন এবং তাদের চোখে পূর্ববর্তী খলিফাগণ আবু বকর সিদ্দিক অমর ইবুল খাত্তাব এবং ওসমান ইবনু আফান রাজিউল্লাহ আনহুম তারা বৈধ খলিফা নন তাদের চোখে পূর্ববর্তী খলিফাগণ তারা কুরাইশ হলেও বনু হাসিমের সদস্য ছিলেন না আলী রাজিউল্লাহানহু তিনি ছিলেন প্রথম হাসিমি খলিফা পরবর্তী বর্ণনার দিকে আমরা যাচ্ছি আলী রাজিউল্লাহানহুর জন্ম সম্পর্কে বংশ সম্পর্কে আমরা কথা বলেছি এবারে তার প্রথম জীবন শৈশব তার পিতামাতা পরিবার এই বিষয়গুলো সম্পর্কে আমরা উল্লেখ করতে যাচ্ছি আলী রাইতানুর পিতা ছিলেন আবু তালিব তিনি অমুসলিম অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন আলী রাজিউল্লাহ আনহুর মা ছিলেন Fatima Fatima bint Asad bin Hashim bin Abd Manaf bin Qusai Ali রাজিউল্লাহর মা তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি বিশিষ্ট মহিলা সাহাবিদের মধ্যে অন্যতম ছিলেন আবু তালিবের চারজন পুত্র সন্তান এবং দুইজন কন্যা সন্তান ছিল অর্থাৎ আলী রাজিউল্লাহু তারা চার ভাই এবং দুই বোন ছিলেন ভাইদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন তালিব অর্থাৎ যার নাম অনুসারে আবু তালিব তিনি পরিচিত বাকি তিন সন্তান ছিলেন আকিল জাফর এবং আলী পুত্রদের মধ্যে সবচেয়ে বড় তালিব তিনি বদর যুদ্ধের পরে মৃত্যুবরণ করেন এবং তার সম্পর্কে বিভিন্ন ঘটনা প্রচলিত রয়েছে যে তিনি বাড়ি থেকে বের হয়ে যান নিরুদ্দেশ হয়ে যান এরপর আর কখনোই ফেরত আসেননি এবং তার সম্পর্কে বলা হয় যে তিনি আরবের হারিয়ে যাওয়া লোকেদের মধ্যে একজন তিনি অমুসলিম অবস্থাতেই মুশ্রিক অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন এবং তার সম্পর্কে এতটুকু জানা যায় যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি তিনি ভালোবাসা রাখতেন সম্মান রাখতেন এবং তার সম্মানে তিনি কিছু কবিতা রচনা করেছিলেন আবার আরেকদিকে তিনি বদরে যে সমস্ত কাফেররা নিহত হয়েছিল তাদের প্রতিও শোকগাথা রচনা করেছেন যেহেতু তিনি নিজেও অমুসলিম ছিলেন তিনি ইসলাম কবুল করেননি আজির ইতলানহুর সবচেয়ে বড় ভাই তালিব তিনি বাধ্য হয়ে এই বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি বদরে কাফেরদের সঙ্গে থাকলেও রাসুল্লাহ সাল্লাহ ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেননি এবং সেই প্রসঙ্গে কুরাইশা তাকে লক্ষ্য করে বলছিল আল্লাহর কসম তোমরা হাসিমিরা আমাদের সঙ্গে বের হয়েছ ঠিকই কিন্তু তোমাদের মনগুলো তোমাদের অন্তর যুক্ত রয়েছে মোহাম্মদের সাথে আরেকজন ভাই ছিলেন আলী রাইতলান্নুর তিনি হচ্ছেন আকিল ইবনে আবি তলিব তিনি ছিলেন আবু তলিবের দ্বিতীয় পুত্র এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন কোন কোন বর্ণনা মতে তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছেন, কিছু বর্ণনা এসেছে তিনি হুদাই বিয়ার সন্ধির পরে ইসলাম কবুল করেছিলেন। এবং তার সম্পর্কে বিখ্যাত ঘটনা হচ্ছে সেটি বদর যুদ্ধের পরে যখন কাফেরদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছিল সেই ঘটনা আব্বাস রাজিউল্লাহনু তাকে মুক্তিপণ দিয়ে মুক্ত করে নিয়েছিলেন আকিলকে তিনি যুদ্ধবন্দী হয়েছিলেন বদরের পর ভাইদের মধ্যে আলিরা ইতলানহুর পর যিনি মর্যাদা কৃতিত্ব এবং খ্যাতিতে সবচেয়ে বিখ্যাত তিনি হচ্ছেন জাফর ইবনে আবি তলিব রাজিয়াল্লাহু আনহু জাফর তিনি আলী রাইতলানহু থেকে দশ বছরের বড় ছিলেন বয়সে এবং চার ভাইয়ের মধ্যেই বয়সের ব্যবধান ছিল দশ দশ অর্থাৎ সবচেয়ে বড় জন তিনি পরবর্তী জনের থেকে দশ বছর দশ বছর এভাবে চার ভাইয়ের বয়সের ব্যবধান ছিল জাফর ইবনে আবি তালিব রাজিয়ালতলানহু তিনি সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের অন্যতম যারা একেবারে শুরুর দিকে রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে ইসলাম কবুল করেছিলেন এবং তার অন্যান্য মর্যাদার মধ্যে রয়েছে তিনি আবিসিনিয়াতে হিজরত করেছিলেন এবং সেখানে নাজ্জাসির দরবারে তিনি মুসলিমদের মুখপাত্র হয়ে বিভিন্ন অভিযোগ আপত্তি এগুলো খণ্ডন করছিলেন যখন কিনা আমর ইবুল্লাস কুরাইশদের প্রতিনিধি হয়ে গিয়ে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন সেই অবস্থায় মুসলিমদের মুখপাত্র ছিলেন জাফর ইবনে আবি তালিব রাজিয়াল্লাহানহু জাফর ইতলানু তিনি মুতার যুদ্ধে শাহাদত বরণ করেন এবং এটি হচ্ছে তার সম্পর্কে সবচেয়ে বিখ্যাত এবং মর্যাদাশীল ঘটনা রোমান সৈনিকরা আক্রমণ করে তাকে শহীদ করে দিয়েছিল এবং তার দুই বাহু কেটে নিয়েছিল বুকে বর্ষাবিদ্ধ হয়ে তিনি শাহাদত বরণ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জাফর ইবনে আবি তালিব সম্পর্কে হাদিস আমাদেরকে জানিয়েছেন যে তার কাটা দুইটি বাহুর বিনিময়ে আল্লাহ সুহামতাল্লাহ তাকে দুইটি পাখা দান করেছেন এবং তিনি জান্নাতে সেই দুইটি পাখার মাধ্যমে উড়ে বেড়াচ্ছেন যে কারণে জাফর ইবনে আবি তালিব তাকে বলা হয়ে থাকে জাফর আত্মইয়ার আলী রাইতলানহুর বোন ছিলেন দুইজন এবং তারা হচ্ছেন উম্মে হানি এবং জুমানা বিনতে আবি তালিব এবারে আমরা উল্লেখ করতে যাচ্ছি আলী রাইতলানহুর স্ত্রী এবং সন্তানাদি প্রসঙ্গে যতদিন পর্যন্ত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি জীবিত ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ওফাতের ছয় মাস পরেই মৃত্যুবরণ করেছিলেন কাজে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়ের পর থেকে আরও তিরিশ বছর পর্যন্ত আলী রাদিয়াল্লাহ আনহু তিনি জীবিত ছিলেন এবং সেই সময়ে অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহ আনহার মৃত্যুর পর তিনি একাধিক স্ত্রী গ্রহণ করেছিলেন এভাবে আমরা দেখতে পাই যে ফাতিমা রাদিয়াল্লাহ আনহা সহকারে সর্বমোট আটজন বিবি আলী রাদিয়াল্লাহ তিনি গ্রহণ করেছিলেন এবং স্বাভাবিকভাবেই একত্রে তিনি চারজনের বেশি কখনো রাখেননি আলী রাদিয়াল্লাহ তিনি সম্মত দাসী গ্রহণ করেছিলেন এবং তাদের কাছ থেকেও সন্তান লাভ করেছেন সব মিলিয়ে আলী রাদিয়াল্লাহু সন্তানদের সংখ্যা ছেলে চোদ্দ জন এবং মেয়েদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে কন্যাদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে কিছু বর্ণনায় সতেরো জন কিছু বর্ণনায় উনিশ জন এবং সমস্ত সন্তানদের মধ্য থেকে তার পাঁচ পুত্রের মাধ্যমেই আলী ইতলানহুর পরবর্তী বংশধারা প্রবাহিত হয়েছে এবং তারা হচ্ছেন আল হাসান আল হুসাইন মুহাম্মদ ইবনুল হানাফিয়া আব্বাস ইবনে কিলাবিয়া এবং ওমার ইবনে দাগলাবিয়া প্রাসঙ্গিক খুঁটিনাটি এই বিষয়গুলো উল্লেখের পর এবারে আমরা ঘটনা প্রবাহে চলে যাচ্ছি সেই শুরু সময়ের ঘটনা আলী রাইতলানহুর শৈশব সেই অবস্থা সেই সময়কার বর্ণনা আবু তলিব যদিও তিনি একজন সম্মানিত অভিজাত ব্যক্তি ছিলেন কিন্তু সম্পদের বিচারে তিনি খুব একটা সমৃদ্ধশালী ব্যক্তি ছিলেন না মক্কায় একবার একটি বিপর্যয় দেখা গেল এবং সেই অবস্থায় আবু তালিব তার সন্তানদেরকে লালন পালন করতে হিমশিম খাচ্ছিলেন এবং সেই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও প্রাপ্তবয়স্ক ফলে ছোটবেলায় যেভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু তালিবের কাছে বড় হচ্ছিলেন এবং আবু তালিবের উপর নির্ভরশীল ছিলেন সেই অবস্থা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ছিল না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি পঁচিশ বছর বয়সে বিয়ে করেছেন কাজে তিনি স্বতন্ত্রভাবে উপার্জন করতে পারতেন সেই অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চাচা আব্বাসের কাছে গেলেন এবং গিয়ে প্রস্তাব পেশ করলেন আব্বাস তিনি কুরাইশদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন তার কাছে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ওহে আব্বাস আপনার ভাই আবু তালিবের অনেক সন্তানাদি রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই সময়ে তার কি কঠিন অবস্থা কাজে আসুন তার উপর থেকে যারা নির্ভরশীল তাদের সংখ্যা আমরা কমিয়ে দিই তার সন্তানদের মধ্যে একজনকে আমি নিয়ে নেই এবং আরেকজনকে আপনি গ্রহণ করুন এবং আমরা তাদেরকে লালন পালন করব তাদেরকে বড় করব তার প্রস্তাব পেশ করলেন সেই অবস্থায় আবু তালিব তিনি বললেন তোমরা আকিলকে আমার কাছে রাখো এবং অন্যদেরকে নিতে পারো কাজে সেই অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলীকে তার নিজের ঘরে নিয়ে আসলেন এবং এবং চাচা আব্বাস নিয়ে গেলেন জাফরকে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছোটবেলায় আলী রাজিয়াল্লাহ আনহু তিনি মহা সৌভাগ্যবান হয়ে গেলেন এই কারণে কারণ তিনি কার ঘরে বড় হতে যাচ্ছেন তিনি বড় হতে যাচ্ছেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ঘরে আলী রাজিয়াল্লাহানহুর ইসলাম গ্রহণের ঘটনা ইবনে ইসলাক বর্ণনা করে বলেছেন খাদিজা রাজিয়াল্লাহানহা তিনি ইসলাম গ্রহণ করার পর আলী রাজিয়াল আনহু তিনি একবার রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে আসলেন এবং এসে দেখলেন যে তারা দুইজন সালাত আদায় করছেন রসুল্লাহ সাল্লাহাম এবং খাদিজা তারা দুইজন সালাত আদায় করছেন আলী এই দৃশ্য দেখে অবাক হলেন এবং বললেন যে এটা আপনারা কি করছেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবুয়তের এই বিষয়টি গোপন রেখেছিলেন এবং কারোর কাছে সেটা প্রকাশ করেননি আলী যখন জানতে চাইলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন দিনুল্লাহিল্লাজ ইস্তফা লিনাফসিহি ওয়াবা আসাবিহি রসুলাহু فأدعوك إلى الله وحده لا شريك له وإلى عبادته وكفر باللات والعزة এটা আল্লাহর দিন যার জন্য আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন এই দিনের জন্য তিনি আমাকে রাসুল মনোনীত করেছেন এবং সেই এক আল্লাহর দিকে সেই এক আল্লাহর ইবাদতের দিকে আমি তোমাকে আহ্বান করছি এবং লাত উজ্জার প্রতি কুফুরি করার জন্য তোমাকে অঙ্গীকারবদ্ধ হতে বলছি সেই সময় আলী রাজিউল্লাহু তিনি আট কিংবা দশ বছর বয়সের একজন বালক এবং তার কাছে এভাবে রসদুল্লাহ সাল্লাম সংক্ষেপে ইসলাম পেশ করলেন তিনি বললেন এক আল্লাহর দিকে আমি তোমাকে আহ্বান করছি আমাকে আল্লাহ রাসুল হিসেবে নির্বাচন করেছেন এবং লাত উজ্জা সেই মূর্তিগুলোর প্রতি কুফুরি করার জন্য তোমার কাছ থেকে আমি অঙ্গীকার গ্রহণ করতে চাচ্ছি সেই ছোট বয়সে আলী আনহু তিনি বললেন যে এটি এমন একটি বিষয় যা আমি আগে কখনো শুনিনি এবং আমি আমার বাবা আবু তালিবকে না বলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না যেরকম সাধারণত ছোট বাচ্চারা বলে কোনো বিষয়ে যদি কেউ তাদেরকে আহ্বান করে অনেক সময়ই তারা চায় যে পিতামাতার কাছ থেকে মতামত জেনে নিয়ে তারপর আপনাকে আমি বলবো আলী তেমনই বললেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাতে রাজি হলেন না কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই অবস্থায় তিনি এই নবুয়তের বিষয়টি এবং এই বিষয়গুলো ইসলামের বিষয়গুলোকে গোপন রাখতে চাচ্ছিলেন কাজেই তিনি আলীকে বললেন যে আলী তুমি ইসলাম গ্রহণ করো কিংবা না করো এই বিষয় তুমি কারো কাছে প্রকাশ করো না এটাকে গোপন রাখো এভাবে একজন বালক বয়সী ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত রাসুল্লাহ সাল্লাম তিনি প্রদান করলেন এবং সেই বিষয় নিয়ে আলী তিনি ভাবতে শুরু করলেন এবং এক রাত পর্যন্ত তিনি এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলেন এবং এই সময়ের মধ্যে আল্লাহ সুহামতাল্লাহ তার অন্তরকে ইসলামের দিকে উন্মুক্ত করে দেন ইসলামের দিকে ঝুঁকিয়ে দেন পরদিন সকালে তিনি রাসুল্লাহ সাল্লাহামের কাছে আসলেন এবং বললেন যে আপনি যেন আমাকে কি বলেছিলেন সেই বিষয়গুলো আরেকবার বলুন রাসুল্লাহ সাল্লাহ আসলাম আবারও বললেন যে এক আল্লাহ ইবাদত করবে শরিকবিহীন অবস্থায় অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না এবং সেই মূর্তিগুলো লাত এবং উজ্জা সেগুলো থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে সেগুলোর সাথে কুফুরি করবে এবং সেখানে আলী আদিতলানহু রাসুলের সেই কথাগুলোকে গ্রহণ করলেন এবং সেই বালক বয়সী হওয়া সত্ত্বেও সেই বিষয়টি এমনকি নিজ পিতা আবু তালিবের কাছে পর্যন্ত প্রকাশ করলেন না এভাবে সেই বালক বয়সেই তিনি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করেছিলেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এভাবে আলী রইতলানহুর ইসলাম গ্রহণের বিষয়টি গোপন ছিল রাসুল্লাহ সাল্লাহ ইসলাম জানতেন এবং এটা শুধুমাত্র তার ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল সেই অবস্থায় ইসলাম অল্প কয়েকজন ব্যক্তি গ্রহণ করেছেন এবং ওলামা একরাম তারা মত করেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তারপর প্রথম মুসলিম কে এই প্রসঙ্গে তারা বিভিন্ন মত উল্লেখ করার পর বিষয়টিকে সমন্বয় করেছেন এভাবে তারা বলেছেন যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং যারা স্বাধীন ব্যক্তি অর্থাৎ যারা কারো কৃতদাস বা গোলাম নন সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি হচ্ছেন আউ বকরা সিদ্দিক রাজিউল্লাহ আনহু এবং যারা অপ্রাপ্তবয়স্ক বা বালক বয়সের ছিলেন তাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি হচ্ছেন আলী রাজিউল্লাহু আনহু নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি খাদিজা রাজিউল্লাহু আনহা এবং গোলাম বা কৃতদাসদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি হচ্ছেন জায়দ ইবনে হারিসা ইবনে ইসাক বর্ণনা করে বলেছেন যে সেই সময় যদিও আলী রাজিউল্লাহু তার ইসলাম গ্রহণের বিষয়টিকে গোপন রাখছিলেন কিন্তু একদিন সেটা প্রকাশ হয়ে যায় সলাতের সময় হলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মক্কা থেকে বের হয়ে আসতেন মক্কার পাহাড়গুলো গিরিখাত সেই গিরিপথ অতিক্রম করে কিছুটা নির্জন স্থানে চলে যেতেন সেখানে গিয়ে তিনি সলাত আদায় করতেন এবং আলী ইবনে আবি তলিব তিনি রাসুল্লাহ সাল্লাহ সঙ্গে সেখানে যেতেন এভাবে সেই বিষয়টি তার পিতা আবু তালিবের কাছ থেকে এবং অন্যান্য চাচাদের কাছ থেকে এবং সমস্ত লোকেদের কাছ থেকে গোপন ছিল কুরাইশরা এই বিষয় সম্পর্কে জানত না এভাবে যতদিন পর্যন্ত আল্লাহ চেয়েছেন বিষয়টি গোপন ছিল কিন্তু একদিন আবু তালিব তাদের কাছে আসলেন এবং এসে দেখলেন যে তারা সলাৎ আদায় করছেন সেই অবস্থায় আবু তালিব রাসুল্লাহ সাল্লাহামকে বললেন যে হে আমার ভাইয়ের ছেলে বা আমার ভাতিজা তোমরা এটা কোন ধর্ম অনুসরণ করছো কোন দিন তোমরা অনুসরণ করছো রাসুল্লাহ সাল্লাহাম জবাব দিয়ে বললেন হে আমার চাচা এটা হচ্ছে আল্লাহর মনোনীত দিন এবং তার ফেরেস্তাদের দিন তার রাসুলদের দিন এবং আমাদের পিতৃপুরুষ ইব্রাহিম আলাইসাল্লামের দিন আল্লাহ আমাকে রাসুল হিসাবে পাঠিয়েছেন মানুষদের কাছে এবং আপনার কাছে হে আমার চাচা যান আমার এই আন্তরিক নসিহত এবং হেদায়তের প্রতি দাওয়াতের তো আপনি সবচেয়ে অধিক হকদার ব্যক্তি এ কাজে সারা প্রদান করতে এবং আমাকে সমর্থন করতে আপনি অন্য লোকেদের থেকে অধিক উপযুক্ত এভাবে রাসুদুল্লাহ সাল্লাম আবু তালিবকেও ইসলামের দিকে আহ্বান করলেন কিন্তু আবু তালিব সম্পর্কে আমরা জানি যে তিনি শেষ পর্যন্ত কখনোই কালেমার স্বাক্ষর প্রদান করেননি এবং অমুসলিম অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন কিন্তু তিনি কখনোই বিরোধিতাও করেননি আবু তালিব তিনি সেখানে বললেন হে আমার ভাতিজা আমি আমাদের বাপদাদার যে ধর্ম পূর্বপুরুষের ধর্ম এতদিন ধরে আবহমান কাল ধরে যেটা চলে এসেছে সেটাকে আমি বর্জন করতে পারবো না তবে তোমার কেউ ক্ষতি করবে সেটাও আমি ঘটতে দিব না সুতরাং আবু তালিব রাসুল্লাহ সাল্লাহ সুরক্ষা এবং সমর্থন দিয়ে আসছিলেন কিন্তু তিনি নিজে ইসলাম কবুল করেননি এরপর আবু তালিব তার সন্তান আলীকে জিজ্ঞাসা করলেন হে আমার সন্তান তুমি কোন দিন অনুসরণ করছো আলী বললেন পিতাজি আমি আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান এনেছি এবং তিনি যে বিষয়গুলো নিয়ে এসেছেন সেগুলোর উপরেও আমি ইমান এনেছি আমি তার সঙ্গে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করেছি এবং আমি তাকে অনুসরণ করেছি আবু তালিব তখন আলীকে উপদেশ দিয়ে বললেন তিনি তোমাকে এমন কিছুর প্রতি আহ্বান করছেন যে বিষয়ের মধ্যে কল্যাণ রয়েছে কাজেই তুমি চাইলে তাকে অনুসরণ করতে পারো পরবর্তী ঘটনার দিকে আমরা যাচ্ছি মক্কার শুরুতে সেই সময়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিন বছর পর্যন্ত দাওয়াতি কার্যক্রম ব্যক্তিগতভাবে এবং গোপনীয়তা রক্ষা করে চালিয়ে আসছিলেন কারণ সেই অবস্থায় কুরাইশদের কাছে সেই বিষয়গুলো প্রকাশিত হলে বিভিন্ন রকম জুলুম অত্যাচারের আশঙ্কা ছিল এবং বিভিন্ন সাহাবা তারা জুলুম অত্যাচারের সম্মুখীন করত ইয়াসিরের পরিবার আমর ইতলানহুর পিতামাতা তাদেরকে তারা শহীদ করে দিয়েছিল এবং নবুয়তের চতুর্থ বছর থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে যায় এবং ষষ্ঠ বছর থেকে মক্কা ইসলাম কিছুটা শক্তি লাভ করে কারণ সেই সময়ে দুজন বিশিষ্ট ব্যক্তি হামজা এবং অমর ইবুল খাতাব তারা ইসলাম কবুল করেছিলেন সেই শুরুর সময়ে যেহেতু আলির ইতলানহু তার বয়স অল্প ছিল কাজেই বিভিন্ন ঘটনায় বড় কোনো ভূমিকা রেখেছেন এভাবে আলির ইতলানহুর নাম আমরা দেখতে পাই না তবে সেখানে একটি ঘটনা রয়েছে এবং সেই ঘটনাটি হচ্ছে আবুজার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণের ঘটনা এবং সেখানে আলী কিভাবে বুদ্ধিমত্তার সঙ্গে তাকে রাসুল্লাহ সাল্লামের কাছে নিয়ে এসেছিলেন গোপনীয়তা রক্ষা করেছিলেন এবং নিরাপত্তার প্রতি তারা কতটুকু সচেতন এবং সাবধান ছিলেন সেই ঘটনাটি আমাদের সামনে রয়েছে সেই ঘটনার বর্ণনা প্রসঙ্গে এবারে আমরা যাচ্ছি বুখারিতে হাদিসটি বিস্তারিতভাবে এসেছে আমরা সারসংক্ষেপ উল্লেখ করছি আবুজার আল গিফারি আদিয়াল্লাহ আনহু তিনি গিফার গোত্রের একজন মানুষ ছিলেন এই গোত্রের বসতি ছিল মদিনার বাইরে মরুভূমিতে। আবু জর তিনি অন্যান্য লোকেরা যে সমস্ত কাজগুলো করে অর্থাৎ মূর্তি পূজা এবং মূর্তির উদ্দেশ্যে পশু বলি দেয় এই কাজগুলো তিনি পছন্দ করতেন না এবং সত্য কোথায় হেদায়েত কি এটাও তিনি জানতেন না তিনি তার নিজের মতো করে একত্ববাদ পালন করে আসছিলেন সেই অবস্থায় তিনি জানতে পারলেন যে মক্কায় একজন ব্যক্তি আত্মপ্রকাশ করেছেন এবং তিনি নিজেকে নবী বলে দাবি করছেন লোকেরা বলল আবুজর তুমি যা বলো সেই ব্যক্তি তো একই রকম বলে থাকে কাজে আবুজার তিনি বেশ আগ্রহী হয়ে তার ভাইকে সেখানে পাঠালেন যে সেখান থেকে তুমি বিস্তারিত খোঁজখবর নিয়ে আমার কাছে রিপোর্ট পেশ করো কিন্তু তার ভাই মক্কা থেকে ফেরত এসে সিদ্ধান্তকর কিছু বা স্পষ্ট কিছু বলতে পারলেন না শেষ পর্যন্ত আবুজার বললেন যে তোমার সংবাদে আমি সন্তুষ্ট নই কাজে তিনি নিজেই রওনা হয়ে গেলেন তিনি নিজেই যাবেন গিয়ে যাচাই করবেন এবং দেখে আসবেন যে সেই ব্যক্তি নবী বলে দাবি করছে তিনি কিসের দাওয়াত দিচ্ছেন কিসের প্রতি মানুষকে আহ্বান করছেন সুতরাং আবুজার আল গিফারির মধ্যে এই অস্থিরতা ছিল এই তাড়না ছিল যে তিনি তাওহিদ চাচ্ছেন একত্ববাদ তিনি তালাশ করছেন এবং একনিষ্ঠভাবে একমাত্র যিনি সত্য রব তার ইবাদত তিনি করতে চাচ্ছেন এই উদ্দেশ্যে তিনি সেই গিফার গোত্র থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন একটি লাঠি এবং একপাত্র খাবার নিয়ে এতটুকু ছিল তার পাথেয় আবু জার আল গিফারি তার জীবনযাত্রা খুবই সাধারণ ছিল এই সামান্য পাথেও নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তিনি বলছেন যে মক্কায় পৌঁছানোর পর আমার অবস্থা এমন হলো যে আমি তো তাকে চিনি না অর্থাৎ যিনি নবী দাবি করেছেন তিনি তো আমার পরিচিত নন আবার কারো কাছে এই বিষয়ে আমি জিজ্ঞাসা করব এটাও উপযুক্ত মনে করছি না কারণ সেই সময়ে যারাই ইসলাম গ্রহণ করত তাদের উপরে নেমে আসতো নানা রকম জুলুম অত্যাচার কাজে আবুজর যদি সেখানে গিয়ে লোকেদেরকে বলেন যে আমি নবীর কাছে এসেছি তার কাছে যেতে চাই জানতে চাই তাহলে স্বাভাবিকভাবে তার উপরেও জুলুম অত্যাচার নেমে আসবে আবুজার বললেন যে আমি জমজমের পানি পান করে হারাম শরীফের যে চত্বর সেখানে অবস্থান করতে থাকলাম এভাবে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাবেলায় আলী আমার কাছ দিয়ে অতিক্রম করে যাচ্ছে এবং আমার দিকে ইঙ্গিত করে ইশারা করে তিনি বলছিলেন যে আমার মনে হয় এই লোকটি একটি বিদেশি লোক বহিরাগত আবুজার বললেন হা হ্যাঁ। আলী বললেন আপনি চাইলে আমার সঙ্গে বাড়িতে যেতে পারেন অর্থাৎ আমার মেহমানদারি আপনি গ্রহণ করতে পারেন আবুজার বলছেন যে রাস্তায় আলী আমাকে কিছুই জিজ্ঞাসাবাদ করেননি আমিও ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই বলিনি এভাবে তার বাড়িতে রাত যাপন করলাম এবং ভোরবেলায় আবারও আমি হারাম শরীফের যে চত্বর কাবার চত্বরে সেখানে চলে আসলাম এবং আমার মনের মধ্যে ইচ্ছা যে আমি সেই ব্যক্তি সম্পর্কে জানব যিনি নিজেকে নবী বলে দাবি করেছেন কিন্তু সেখানে কাউকে দেখলাম না যার কাছে আমি এগুলো প্রশ্ন করতে পারি সুতরাং আবুজার তিনি পরিস্থিতি বিচার করছিলেন বিশ্লেষণ করছিলেন এবং আশেপাশে তিনি এমন কাউকে দেখছিলেন না যার কাছ থেকে তিনি এই বিষয়ে জানতে পারেন সেই দিন সন্ধ্যাতেও একই ঘটনা আলী আবারও সেদিক দিয়ে যাচ্ছিলেন এবং আবুজারকে দেখে বললেন যে মনে হচ্ছে এখনও এই লোকটি তার গন্তব্য ঠিক করতে পারেনি আবুজার বললেন না তিনি বললেন আমার সঙ্গে চলুন এবারে তিনি পথে মধ্যে আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার বিষয়টা কি বলুন তো কেন আপনি এ শহরে এসেছেন আবুজার বললেন যদি আপনি আমাকে প্রতিশ্রুতি দেন অর্থাৎ আমি যে বিষয়টি বলবো সেটাকে গোপন রাখবেন বলে যদি আপনি আমাকে কথা দেন তাহলে আমি আপনাকে বলতে পারি আলী বললেন নিশ্চয়ই আমি গোপনীয়তা রক্ষা করব এখানে একটি বিষয় লক্ষণীয় যে মুখের কথার গুরুত্ব সেই সময়ে আরব সমাজে কিংবা তারও আগে জাহিলিয়াতের সময় থেকেই ব্যক্তিত্ব আত্মমর্যাদাবোধ এই বিষয়গুলোকে তারা রক্ষা করত যদিও একদিকে তারা মুশ্রিক ছিল মূর্তি পূজা করত কিন্তু তাদের মধ্যে যে সমস্ত ভালো গুণ ছিল তার মধ্যে এটি ছিল অন্যতম একটি গুণ তারা আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি ছিল আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি ছিল এবং কথা দিলে তারা সেটাকে রক্ষা করত সুতরাং যদিও সেখানে বাইরের কোনো ব্যক্তি বা সাক্ষী ছিল না কিন্তু এরপরেও এতটুকুই যথেষ্ট ছিল যে যাকে আমি গোপন বিষয় শেয়ার করতে যাচ্ছি তার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নেওয়া এবং এতটুকু আস্থা তারা রাখতেন যে যে আমাকে কথা দিচ্ছে সেটাকে সে রক্ষা করবে এই ভিত্তিতে আবুজর প্রতিশ্রুতি নিলেন যে আপনি যদি গোপন রাখেন তাহলে আমি বলতে পারি আবুজার বললেন যে আমরা জানতে পেরেছি আমাদের কাছে খবর এসেছে একজন ব্যক্তি তিনি নিজেকে নবী বলে দাবি করছেন এবং আমার ইচ্ছা যে তার কাছ থেকে আমি বিস্তারিত জানব এই আলাপ আলোচনার জন্য আমার ভাইকে আমি পাঠিয়েছিলাম কিন্তু সে ফেরত এসে সন্তোষজনক কিছু আমাকে বলতে পারেনি ফলে আমি নিজেই এসেছি তার সঙ্গে দেখা করার ইচ্ছা নিয়ে আলী বললেন তুমি সঠিক ব্যক্তির কাছেই এসেছো তুমি সঠিক পথপ্রদর্শক পেয়ে গেছো এখনই আমি তার কাছে উপস্থিত হওয়ার জন্য রওনা দিচ্ছি তুমি আমাকে অনুসরণ করো এবং আমি যে ঘরে প্রবেশ করব তুমিও সেই ঘরে প্রবেশ করবে আলিরাই তখন তাকে বললেন যে রাস্তায় যদি আমি কোনো বিপদ বা বিপজ্জনক কিছু দেখতে পাই তবে আমি জুতা ঠিক করার ভান করে দেওয়ালের এক পাশে সরে যাব মনে হবে যেন আমি জুতা ঠিক করছি এবং তুমি থামবে না তুমি চলতেই থাকবে অর্থাৎ আলীর কথার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে দেখে যেন কোনো ব্যক্তি যদি আমাদেরকে অনুসরণ করে সে যেন বুঝতে না পারে যে তুমি আমার সাথে চলছো তুমি আমার সাথী আলির ইতলান এভাবে পথ চলতে শুরু করলেন আবুজার তিনিও তার অনুসরণ করে চলছিলেন এবং শেষ পর্যন্ত তিনি রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে কক্ষে প্রবেশ করলেন আবুজার বললেন ইয়া রাসুল্লাহ আমার নিকট ইসলাম পেশ করুন তিনি ইসলাম পেশ করলেন এবং আমি তা কবুল করলাম মুসলিম হয়ে গেলাম রাসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি আবুজারকে উপদেশ দিয়ে বলেছেন যে আপাতত তোমার ইসলাম গ্রহণের এই কথা তুমি গোপন রাখো এবং তোমার নিজের গোত্রে চলে যাও এবং যখন আমাদের বিজয়ের সংবাদ তুমি জানতে পারবে তখন তুমি আসবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় আবুজারকে জানিয়ে দিচ্ছেন যে যখন আমাদের বিজয়ের সংবাদ তুমি পাবে তখন তুমি এসো কাজে আমরা দেখতে পাই যে মদিনাতে যাওয়ার পরেও আবুজার তিনি রাসুল্লাহ সাল্লামের কাছে বেশ দীর্ঘ সময় পরে এসেছেন কিছু কিছু বর্ণনা এসেছে যে তিনি খন্দকের পরে রাসুল্লাহ সাল্লামের কাছে এসেছিলেন এবং এই মধ্যবর্তী সময়টাতে তিনি তার নিজের গোত্র গিফার গোত্র সেখানে অবস্থান করে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন এবং তার প্রচেষ্টাতে কিফার গোত্র এবং আসলাম গোত্রের অনেক মানুষ ইসলাম কবুল করেছিল রাসুল্লাহাম আবুজারকে উপদেশ দিয়েছেন যে তুমি তোমার ইসলামের কথা গোপন রাখো রেখে তোমার গোত্রের কাছে চলে যাও পূর্ববর্তী ঘটনাগুলো থেকে আমরা দেখতে পাই যে এতক্ষণ পর্যন্ত আবুজার তিনি নিরাপত্তার ব্যাপারে গোপনীয়তা রক্ষার ব্যাপারে খুবই সাবধানী ছিলেন এবং আলীর উপদেশকে পালন করেছেন নিজের পক্ষ থেকেও তিনি গোপনীয়তা রক্ষা করে আসছিলেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রাসুল্লাহ আসলাম তাকে বললেন যে তোমার ইসলামের কথা তুমি গোপন রাখো রেখে তোমার গোত্রের কাছে চলে যাও সেই অবস্থায় তিনি সেটাকে আর গোপন রাখতে পারলেন না বরং তিনি বলছেন যে যেই সত্তা আপনাকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন সেই সত্তার কসম আল্লাহর কসম করে আমি বলছি যে আমি অবশ্যই কাফের মুশিকদের সামনে যাব এবং সেখানে গিয়ে উচ্চস্বরে তাওহিদের বাণী ঘোষণা করব এবং এই বলে তিনি মসজিদে হারামে চলে গেলেন এবং সেখানে কুরাইশদের লোকজন উপস্থিত ছিল তিনি সেখানে গিয়ে উচ্চস্বরে ঘোষণা দিলেন হে কুরাইশেরা আমি সাক্ষ্য দিচ্ছি যে আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আশাদু আল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাহাম তার বান্দা এবং রাসুল কুরাইশরা খেপে উঠল এবং বলল যে ধরো এই লোকটিকে এবং এভাবে পরবর্তী ঘটনা আমরা জানি যে শুধু সেই দিনই নয় একাধিকবার আবুজর এই কাজ করেছেন অর্থাৎ রাসুল তাকে নির্দেশ করেছেন তোমার ইমানের কথা তুমি গোপন রাখো অথচ আবুজার গিয়ে তাদের মধ্যে ঘোষণা দিয়েছেন এবং স্বাভাবিকভাবেই যে ফলাফল তার সামনে এসেছে তিনি সেখানে মারধরের শিকার হয়েছেন তারা তাকে নির্মমভাবে প্রহার করেছে আবুজার বলছিলেন মনে হচ্ছিল যে আমি হয়তো বা মরেই যাব এই অবস্থায় আব্বাস রাইজুল্লাহ তিনি আসলেন এবং এসে তাকে রক্ষা করেছিলেন এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার অনেকগুলো বিষয় রয়েছে অনেক আঙ্গিক রয়েছে যেমন যদি কেউ ইচ্ছা করে যে তাওহিদ কি জিনিস, তাওহিদ কিভাবে খুঁজলে আমরা পাব, একত্ববাদের তাড়না যদি কারোর মধ্যে থাকে, সে কিভাবে দিশা পায়, এই বিষয়ে যদি কেউ দেখতে চায়, তাহলে তার দৃষ্টান্ত রয়েছে আবুজরের এই হাদিসের মধ্যে। তাওহিদের অনুসন্ধানী ব্যক্তিদের জন্য দৃষ্টান্ত রয়েছে এই হাদিসের মধ্যে আবুজর আল গিফারি কারো কান কথায় ভরসা না করে নিজে সত্য সন্ধান করেছেন যাচাই করতে চেয়েছেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন আবার যদি কেউ চায় যে ইমানের শক্তি বা দীপ্তি কেমন সেটা বুঝবে তাহলে আবুজরের এই হাদিসের মধ্যে দৃষ্টান্ত রয়েছে আবুজর আল গিফারি রাইতুল্লাহ কিছুতেই তার সঠিক পথের দিশা পাওয়ার যেই খুশি এবং আনন্দ তিনি তাওহিদ পেয়েছেন একত্ববাদের দিশা পেয়েছেন বিশ্বজাহানের যিনি সত্যিকারের রব তার দিশা তিনি পেয়েছেন ইমান গ্রহণ করেছেন মুসলিম হয়েছেন এই কথা তিনি আর কিছুতেই গোপন রাখতে পারছিলেন না কাজে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবা একরামের এই ঘটনাগুলো বা রসুল্লাহ সাল্লাহামের সিরাত সেই ঘটনাগুলোর আলোচনা কখনোই ফুরিয়ে যাবার নয় পুরনো হবার নয় বরং ঘটনাগুলো এত সমৃদ্ধ এবং এত উন্নত যে সেখান থেকে মণিমুক্ত আহরণ করা যায় এই ঘটনাগুলো খনি সমতুল্য আজকের এই আলোচনায় আবু এই হাদিসটিকে আমরা নিরাপত্তা গ্রহণে সাহাবার রিয়াজুল্লাহম কিভাবে কৌশল নিয়েছেন এবং তার প্রয়োজনীয়তা কেমন ছিল সেই আঙ্গিক থেকে দেখার চেষ্টা করছি অনেক সময় নিরাপত্তার ব্যাপারে অনেক মুসলিমরা বেশ উদাসীন এবং তারা মনে করে থাকেন যে যত জুলুম আসুক না কেন আমি তৈরি আছি আমি সেটা ফেস করব আমি কিছু মনে করি না এরকম একটি ভুল ধারণা পোষণ করে নিরাপত্তার ব্যাপারে তারা খুবই উদাসীন হয়ে থাকেন কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে ব্যক্তিগত বিষয়ে একজন ব্যক্তি চাইলে ঝুঁকি নিতে পারে কিন্তু আরেকজন মুসলিমকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া শত্রুদের সামনে উন্মুক্ত করার অধিকার কারো নেই যে কারণে আমরা দেখি আবুজর আল গিফারি যখন সমষ্টিগত নিরাপত্তা বিষয়ের সঙ্গে জড়িত ছিলেন আলী রাইজলাম তাকে যে উপদেশ দিয়েছেন তিনি সেটাকে হুবহু অক্ষরে অক্ষরে পালন করেছেন কিন্তু যখন শুধুমাত্র ব্যক্তিগত বিষয়ের সঙ্গে জড়িত ছিল যেমন রাসুল্লাহ সাল্লাম তাকে উপদেশ দিয়েছেন যে তুমি ইসলামের কথা গোপন রাখো সেই ক্ষেত্রে তিনি আর সেটাকে মানতে পারেননি বরং একদিন নয় কয়েকবার পর্যন্ত কয়েকদিন পর্যন্ত তিনি কুরাইশদের সামনে গিয়ে উচ্চস্বরে তাহিদের ঘোষণা দিয়েছেন এবং এটা হচ্ছে ইমানের দীপ্তি একজন অন্ধ ব্যক্তি যদি হঠাৎ করে তার চোখ ঠিক হয়ে যায় এবং সে যদি দুনিয়ার এই রঙিন দৃশ্যগুলো দেখতে শুরু করে ফুল পাখি আসমান জমিন তাহলে সে কি পারবে তার এই চোখ ঠিক হয়ে যাওয়ার খবর গোপন রাখতে বরং সে সবাইকে বলে দিবে সবাইকে বলে বেড়াবে যে আমি দেখতে পাচ্ছি আমার চোখ ঠিক হয়ে গেছে একই রকম কিংবা তার থেকেও বেশি হচ্ছে তাওহিদের দিশা লাভ করা দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে উজ্জ্বল আলো উজ্জ্বল ছবি হচ্ছে তাওহিদের ছবি তাওহিদের দিশা আবু আল গিফারি সেই বিষয় গোপন রাখতে পারেননি কিন্তু সমষ্টিগত নিরাপত্তার বিষয় যখন জড়িত ছিল সেই অবস্থায় তিনি আলীর উপদেশ পালন করেছেন এবং গোপনীয়তা রক্ষা করেছেন প্রথম পয়েন্ট শিক্ষণীয় সেটা হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য নিজের মধ্যে জমা না করা অপ্রয়োজনীয় বিষয় না জানার চেষ্টা করা এবং এরকম ধারণা রাখা উচিত নয় যে জুলুম অত্যাচারের মুখে আমি অটল থাকব কোনো কিছুই প্রকাশ করব না কিন্তু বাস্তবে দেখা যায় যে প্রত্যেক মানুষেরই একটি ব্রেকিং পয়েন্ট থাকে জুলুম অত্যাচারের বিষয়গুলো অনেক ক্ষেত্রে মানুষের সহ্য সীমার বাইরে চলে যায় এবং অনেকেই সেই তথ্যগুলো আর গোপন রাখতে পারেন না কাজেই সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যে নিজের ব্যাপারে অতি উচ্চ ধারণা বা অতি সুধারণা পোষণ না করা, তবে জুলুমের মুখোমুখি হলে আল্লাহ সুবাহতালার কাছ থেকে সাহায্য প্রার্থনা করা এবং অটল থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া সবচেয়ে উত্তম পদ্ধতি এটাই যে যে বিষয় অপ্রাসঙ্গিক আমার জন্য বা যে তথ্য আমার জানা প্রয়োজন নেই সেগুলো না জানাই সবচেয়ে উত্তম যে ব্যক্তি যে কাজের সঙ্গে জড়িত নয় তার সেই সমস্ত বিষয় জানাও উচিত নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি হাদিসে আমাদেরকে জানিয়েছেন নীল ইসলাম ইলমার ই তার কুহু মা লাইয়া নিহি একজন ব্যক্তির উত্তম ইসলাম সেটাই যে সে অনর্থক বা অপ্রয়োজনীয় বিষয়গুলোকে ত্যাগ করে মক্কায় পৌঁছে আবু জর তিনি যাকে খুশি তাকে এভাবে জিজ্ঞেস করে বেড়াননি বরং তিনি সাবধানী ছিলেন এবং কেউ জানত না যে তিনি কেন এসেছেন তার উদ্দেশ্য কি তিনি একজন সাধারণ মুসাফিরের বেশে জমজমের পানি খেয়ে কাবার চত্বরে অবস্থান করছিলেন সুতরাং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে তিনি অপ্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেননি এবং অপ্রয়োজনীয় তথ্য কারো কাছে প্রদান করেও বেড়াচ্ছিলেন না দুই নম্বর পয়েন্ট তথ্য আদান প্রদানে সতর্ক থাকা সাবধান থাকা আলী এবং আবুজার রাদিউল আনহুমা তাদের সংলাপ থেকে সেটাই আমরা দেখতে পাই পরপর কয়েক রাত পর্যন্ত আলী আবুজারকে মেহমানদারি করেছেন কিন্তু শেষ ঘটনার আগ পর্যন্ত আবুজার কখনোই বলেননি যে তিনি কেন এসেছেন তার উদ্দেশ্য কি আলীও কিছু জানতে পারেননি এবং শেষ পর্যন্ত আবুজার বলেছেন কিন্তু সেটা বলেছেন শর্ত সাপেক্ষে যেটাকে গোপন রাখতে হবে এই শর্তে আমি তোমাকে বলছি তিন নম্বর পয়েন্ট হচ্ছে পরিস্থিতি সম্পর্কে সাবধান থাকা সচেতন থাকা এবং চোখ কান খোলা রাখা যেটাকে বলা হয় থাকে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস চলাফেরার সময় সাবধান থাকা আলী রাইতলানহু তিনি আবুদারকে বুঝিয়ে দিলেন যে কেউ যদি আমাদেরকে অনুসরণ করে আমাদেরকে এমনভাবে পথ চলতে হবে যেন কেউ বুঝতে না পারে যে আমরা দুইজন একসাথে চলছি বা আমরা সাথী অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা চলছিলেন এবং আলী আরও বলছেন যে যদি কোনো বিপদ আমি দেখতে পাই তাহলে আমি থেমে যাব জুতা ঠিক করার ভান করে দেয়ালের দিকে সরে গিয়ে কিন্তু তুমি থামবে না তুমি চলতে থাকবে অর্থাৎ কোনো অনুসরণকারী যেন আমাদেরকে বুঝতে না পারে আমরা একসাথে চলছি চলাফেরাতে এই সতর্কতা সাহাবা একরাম তারা অবলম্বন করেছেন চার নম্বর পয়েন্ট হচ্ছে যে বর্তমান সময়ের প্রযুক্তি এবং যেই কৌশলগুলোর মাধ্যমে ইসলামের শত্রুরা মুসলিমদের উপরে গুপ্তচর বৃত্তি করে থাকে সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করা, শিক্ষা অর্জন করা এবং টেকনোলজি সম্পর্কে মিনিমাম আইডিয়া প্রত্যেকের মধ্যে থাকা। মুসলিম হিসাবে আমাদের উচিত নয় যে আমরা বোকার স্বর্গে বাস করব। ইংরেজিতে একটি প্রবাদ প্রচলিত রয়েছে যার বাংলা অর্থ এরকম যে পানিতে কোনো ঢেউ নেই এই বলে ভেবো না যে পানিতে কোনো কুমির লুকিয়ে নেই বাস্তবতা দেখলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে কিভাবে কারা ইসলামের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ইসলাম গ্রহণ করলে কিভাবে একজন ব্যক্তি বিভিন্ন দিক থেকে শত্রুদের সামনে ক্ষতির আশঙ্কা এগুলোর সামনে উন্মুক্ত হয়ে যায় কাজেই সতর্ক থাকা সাবধান থাকা এবং আপ টু ডেট থাকা খুবই প্রয়োজনীয় বোকার স্বর্গে বাস করা আমাদের উচিত নয় যুগে যুগে যারাই ইসলাম গ্রহণ করেছে সত্য এবং তাহিদের অনুসরণ করেছে তাদের উপর ইমানের পরীক্ষা এসেছে শত্রুদের পক্ষ থেকে শত্রুদের পক্ষ থেকে তাদের উপরে নানা রকমের জুলুম নির্যাতন এসেছে এটা একটি এবং এটা হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহর চিরন্তন নিয়মগুলোর একটি নিয়ম যে কারণে আমরা দেখতে পাই আসহাবে কাহাফের যে সেই ঘটনা সেই ঘটনা উল্লেখ করে তাফসির ইবনে কাসির সেখানে উল্লেখ করা হয়েছে যে সেই যুবকেরা যারা তাদের সমাজে প্রচলিত শির্ক এবং কুফরের যে নিয়ম নীতি প্র্যাকটিস সেগুলোর প্রতি বিতশ্রদ্ধ ছিলেন তারা তাওহিদবাদী ছিলেন তারা নিজ সমাজ থেকে পৃথক হয়ে একটি গাছের নিচে এসে বসেছিলেন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন যুবক তারা এসে বসেছেন কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছিলেন না কারণ প্রত্যেকের মধ্যেই এই ভয় ছিল তাফসির ইবনে কাসির উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকে আশঙ্কা করছিলেন যে যদি তিনি নিজের মনের কথা বলে দেন আরেকজন কাছে তখন সেই ব্যক্তি না জানি তার শত্রু হয়ে যায় এবং সেই ব্যক্তি না জানি অন্যদের কাছে এই কথা প্রকাশ করে দেয় অর্থাৎ তাদের সংখ্যা এতই অল্প ছিল এবং লোকেরা শির্ক এবং কুফুরের প্রতি এতটাই অন্ধভাবে আকৃষ্ট ছিল শেষ পর্যন্ত তাদের মধ্যে একজন বুদ্ধিমান ব্যক্তি এবং যিনি সবচেয়ে সাহসী ছিলেন তিনি বাকিদেরকে সম্বোধন করে কৌশলে কথাটিকে এভাবে বললেন যে হে আমার ভাইয়েরা আপনারা সবাই এই যে আমাদের সমাজের যে ব্যস্ততা যেটা নিয়ে আমাদের সব লোকেরা ব্যস্ত শির্কের কুফরের যে উৎসব চলছে সেই সমাবেশ ছেড়ে আপনারা সবাই এখানে এসেছেন কাজে কেন আপনারা সেই একেবারে উৎসব ছেড়ে দিয়ে এখানে এসে পৃথক হয়ে গাছের নিচে বসে আছেন এক এক করে সবাই বলুন কেন আপনারা নিজেদের জাতিকে ছেড়ে এখানে চলে আসলেন এভাবে কৌশলে তিনি কথা উঠালেন এবং শেষ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি বললেন যে আমাদের সমাজে যে শির্ক এবং কুফুরের প্রথাগুলো চলছে রীতিনীতি চালচলন সেগুলো তো আমার কাছে ভালো লাগে না এবং আসমান এবং জমিনের একমাত্র রব যখন আল্লাহ তখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে কেন আমরা ডাকবো কেন আমরা অন্য কাউকে ইবাদত করব এরপর তৃতীয় ব্যক্তি তিনি কথা বললেন এবং তিনিও একই রকম বললেন যে আল্লাহর কসম সেই মন্দ কাজগুলোর প্রতি যে ঘৃণা সেটাই আমাকে তাদের থেকে বিচ্ছিন্ন করে এই স্থানে নিয়ে এসেছে এভাবে এক এক করে তাদের কাছে বাকি সত্য প্রকাশিত হলো এবং তারা প্রত্যেকেই বুঝতে পারলেন যে শুধুমাত্র তাহিদের প্রতি ভালোবাসা এবং শির্ক এবং কুফুরের প্রতি ঘৃণার কারণেই নিজ সমাজে প্রচলিত কুফুরি শিরকি উৎসব থেকে পৃথক হয়ে তারা এই গাছের নিচে এসে আশ্রয় নিয়েছেন কাজে সেখানে আমরা দেখতে পাচ্ছি জালা মহাতালার এই চিরন্তন নিয়ম যে ইমানের পরীক্ষা এবং মুশরিক এবং কাফিরদের পক্ষ থেকে যখন জুলুম নির্যাতনের আশঙ্কা থাকে সেই বিষয়গুলোকে বুঝে সাবধানতা এবং গোপনীয়তা রক্ষা করার একটি দৃষ্টান্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদের হাদিসে জানিয়েছেন দাগুল মিনু মিন জুহুরিন মার্রাতাইনি একজন মুমিন ব্যক্তি একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না অমর ইবুল খাতাব রাইতলানু তার চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে তার জীবনী আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম যে তার একটি লক্ষণীয় চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এটা তিনি নিজেই তার সম্পর্কে বলতেন যে আমি নিজে কাউকে ধোকা দেই না এবং কারো কাছ থেকে ধোকা খাই না একজন মুসলিম হিসেবে এই গুণটি অর্জন করা আমাদের উচিত এই গুণ বা বৈশিষ্ট্যটি আমাদের নিজেদের মধ্যে ধারণ করা উচিত প্রথম অংশ পালন করা খুবই সহজ যে আমি কাউকে ক্ষতি করছি না কাউকে ধোকা দিচ্ছি না কিন্তু দ্বিতীয় অংশটি সেটাও একজন মুমিনের বৈশিষ্ট্য একজন মুমিন একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না এবং আমরা কাউকে ধোকা দিব না কারো দ্বারা ধোকা খাবো না এটাও মুসলিমদের বৈশিষ্ট্য সুতরাং নিরাপত্তা এবং গোপনীয়তার ব্যাপারে সাহাবা একেরাম রাজিয়াল্লাহ আনহুম যেভাবে সাবধান ছিলেন আমাদেরকেও সেভাবে সাবধান থাকতে হবে এবং এই বিষয়ে উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই ইচ্ছাকৃতভাবে কারো উদাসীনতা এবং খামখেয়ালি মনোভাবের কারণে যদি আরেকজন মুসলিম ভাই বিপদগ্রস্ত হয়ে যায় তবে সেই ব্যক্তি অবশ্যই গুণাগার হবে বদরের যুদ্ধের আগে যখন সেই বৃদ্ধ ব্যক্তি রাসুল্লাহ সাল্লামকে এবং আবু বকরকে জিজ্ঞাসা করেছিল আপনারা কোথেকে এসেছেন না হলে আমরা বলবো না না হলে আমি বলবো না যে কুরাইশদের কাফেলের অবস্থান কোথায় সেই অবস্থায় রাসুল্লাহ সাল্লাম কিন্তু মিথ্যা বলেননি বরং তিনি কৌশলে উত্তর প্রদান করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি ব্যর্থবোধক জবাব প্রদান করে দিয়ে বলেছেন আমরা পানি থেকে মিনাল মা আমরা পানি থেকে এসেছি বৃদ্ধ ভাবতে ভাবতেই রাসুল্লাহ সাল্লাম আবু সেখান থেকে চলে এসেছেন বৃদ্ধ তখন বলছিল কোন পানি থেকে পানি মানে কি ইরাকের সেই অঞ্চল সেখান থেকে আপনারা এসেছেন কিন্তু রাসুল্লাহ সাল্লাম কোরআনের একটি আয়াতকে বুঝিয়েছিলেন এভাবে কৌশলে তিনি সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন গোপনীয়তা রক্ষা করেছেন ভারতবর্ষে ওলামা একরামদের ইতিহাস থেকে আমরা দেখতে পাই আঠারো সাতান্ন সালে সেই সিপাহী বিদ্রোহের পরের ঘটনা যখন ব্রিটিশরা ওলামা একরামদেরকে খুঁজে খুঁজে হত্যা করছিল নির্মমভাবে সেই অবস্থায় একজন আলেমের ঘটনা ব্রিটিশ সৈনিকরা তাকে খুঁজে বের করতে চেষ্টা করছিল এভাবে একেবারে সেই আলেমের সামনেই তারা চলে এসেছে এবং আসার পর তাকেই তার নাম ধরে জিজ্ঞাসা করছে যে আপনি কি জানেন অমুক ব্যক্তি কোথায় তো কি করবেন তিনি তিনি কি মিথ্যা বলবেন তিনি কি বলবেন আমি জানি না তিনি একটি কৌশল অবলম্বন করলেন এবং তিনি যে স্থানে দাঁড়িয়েছিলেন সেই স্থান থেকে কয়েক কদম পিছিয়ে গেলেন এবং পিছিয়ে যাওয়ার পর হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে আগে যে স্থানে দাঁড়িয়েছিলেন সেই স্থানের দিকে ইঙ্গিত করে তিনি বললেন যে উনি তো একটু আগেই এখানে ছিলেন ব্রিটিশ সৈনিকেরা সেই কথার অর্থ ভিন্নভাবে বুঝল তারা বুঝলো যে তিনি হয়তো একটু আগে এখানে ছিলেন এখন সেখানে নেই তারা সেখান থেকে চলে গেল এভাবে তিনি বুদ্ধিমত্তার সঙ্গে গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষা করলেন আরেকটি ঘটনায় আমরা দেখি যে খন্দকের সেই অবরোধ যখন চলছিল লম্বা সময় ধরে কাফের বাহিনী মদিনা ঘেরাও করে রেখেছে শেষ পর্যন্ত একটি ঠান্ডা শীতের রাতে রাসুল্লাহ সাল্লাম একজন সাহাবিকে বললেন যে তুমি গিয়ে তাদের মনোভাবটা দেখে আসো যে এখনো কি তারা যুদ্ধ করতে আগ্রহী কিনা বা এই অবরোধ এখনো কি তারা চালিয়ে যেতে চাচ্ছে কিনা লম্বা সময় ধরে কাফেররা মদিনাতে মুসলিমদের অবরোধ করে রেখেছিল সেখানে এই গোপনে সংবাদ সংগ্রহ করার জন্য একজন সাহাবিকে রাসুল্লাহ সাল্লাম পাঠিয়েছেন রাতের বেলায় তিনি রাতের বেলায় সেখানে গেলেন এবং গিয়ে দেখলেন যে কাফেররা বলাবলি করছে যে আমাদের মধ্যে হয়তো গুপ্তচর থাকতে পারে কাজেই প্রত্যেক ব্যক্তি তার পাশে থাকা ব্যক্তি সম্পর্কে পরিচয় জেনে নাও সেই সাহাবি সেখানে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করলেন এবং উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে তিনি দেখলেন যে আমি যদি চুপ থাকি তাহলে পাশের ব্যক্তি আমাকে আমার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করবে এর সুযোগ না দিয়ে তিনি নিজেই তার পাশে থাকা কাফের সৈনিককে জিজ্ঞাসা করলেন যে তুমি কে তোমার পরিচয় কি এভাবে তিনি নিজের পরিচয় এবং গোপনীয়তা রক্ষা করলেন মক্কাশির প্রথম দিকের ঘটনা থেকে আমরা দেখতে পাই যে সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম কেন সেখানে গিয়ে রাসুল্লাহ সাল্লাম দাওয়াতের কার্য পরিচালনা করছিলেন কারণ সেখানে গিয়ে নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করা যেত সেটার অবস্থান ছিল মক্কার মূল শহর থেকে বেশ কিছুটা বাইরে এবং শুধুমাত্র সেখানে অবস্থান নয় আমরা আরও দেখতে পাই বিভিন্ন বর্ণনা থেকে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পথিমধ্যে সংবাদ সংগ্রহ করার জন্য যে হঠাৎ যদি কাফেররা এসে দারুল আরকামে আক্রমণ পরিচালনা করে এবং সেই উদ্দেশ্যে তিনি প্রহরা রাখতেন উম্মে আইমান এবং জায়দ ইবনুল হারিসা তারা পথের মধ্যে অবস্থান করতেন এবং যদি সন্দেহজনক কিছু দেখতেন তারা দারুল আরকামে এসে সেই খবর জানিয়ে দিতেন এবং শুধু এই কয়েকটি ঘটনাই নয় মক্কার সমস্ত সময়টাতেই আমরা বিভিন্ন ঘটনাতে সমস্ত সিরাজ জুড়ে আমরা দেখতে পাই যে বহু ঘটনায় সাহাবাই কেরামের দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে যে কিভাবে তারা নিরাপত্তা এবং গোপনীয়তাকে রক্ষা করেছেন এবং হিজরতের ঘটনায় একসাথে অনেকগুলো ঘটনা সেখানে রয়েছে যে কিভাবে বিষয়গুলোকে রক্ষা করতে হয় আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহা তিনি আবু জাহেলের কাছে চর খেয়েছেন শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন কিন্তু এরপরেও প্রকাশ করেননি যে কিভাবে কোথায় কোন দিকে আবু বকর সিদ্দিক এবং রাসুল্লাহ সাল্লাম হিজরত করে চলে গেছেন এবং আলিরা ইতলানহুকেও আমাদের একটি পাই ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে নিয়ে বন্দি রাখা হয়েছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মারধর করা হয়েছে কিন্তু এরপরেও আলী তিনি প্রকাশ করে দেননি যে রাসুল্লাহ ইসলাম কিভাবে কোন দিকে চলে গেছেন কাজে এই বিষয়গুলো আমাদের জন্য শিক্ষা গ্রহণ করা খুবই জরুরি এবং ক্রমানুসারে শেষে কিন্তু গুরুত্ব অনুসারে শেষে নয় পঞ্চম পয়েন্ট হচ্ছে যে নিরাপত্তা আল্লাহ সুবাহতালার কাছ থেকে আসে এবং এটা আল্লাহ সুবাহতালার কাছ থেকে নিতে হবে তার ইবাদত এবং আনুগত্যের মাধ্যমে একদিকে বিভিন্ন উপায়-উপকরণ গ্রহণ করা এটা যেভাবে প্রযোজ্য ঠিক একইভাবে আল্লাহ সুবাহতাল্লার কাছ থেকে ইবাদতের মাধ্যমে তার আনুগত্যের মাধ্যমে নিরাপত্তা লাভ করতে হবে এটাও সত্য কারণ আমরা দেখতে পাই যে মূলত গুনাহের কারণে আমাদের উপরে আল্লাহ সুবাহতাল্লাহ বিভিন্ন বিপদ আপদকে উন্মুক্ত করে দিয়ে থাকেন আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন কাজা আলিকা হাক্কান আলাইনা নুনজিল মিনিন ইমানদারদেরকে বাঁচিয়ে দেওয়া এটা আমার দায়িত্ব অন্যত্র আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মিনিন মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব মুসা আল্লাহিসাল্লাম তিনি আল্লাহ সুবাহতাল্লার কাছে ফেরাউন এবং তার দলবলের অত্যাচার সম্পর্কে সেখান থেকে আশ্রয় চেয়ে দোয়া করে বলেছিলেন ফকালু রব্বানা আল্লাহ তাজা বিরাহমাতিকা মিনাল কাফিরিন বনি তারা আল্লাহ কাছে দোয়া করে বলেছিল আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম তাওয়াক্কুল করলাম হে আমাদের রব আপনি আমাদের উপরে এই জালেম সম্প্রদায়ের শক্তি পরীক্ষা করিয়েন না এবং আপনার অনুগ্রহের মাধ্যমে এই কাফেরদের কবল থেকে আমাদেরকে ছাড়িয়ে দিন পরবর্তী ঘটনা হজের মৌসুমে আলী রাদিউল্লাহ তিনি রাসুল্লাহ সাল্লাহামের সঙ্গে বিভিন্ন দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করতেন এবং মক্কা থেকে বাইরে এবং মক্কার বাইরে থেকে আসা বিভিন্ন গোত্র তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতেন রাসুল্লাহ সাল্লাহাম তিনি সেখানে কথা বলতেন এবং আলী ও আউ অকর সিদ্দিক তারা সেখানে উপস্থিত থাকতেন এবং এই প্রসঙ্গে সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে বানু সাইবান যেখানে মোসান্না ইবনে হারেসা সাইবানি তিনি উপস্থিত ছিলেন তাদের গোত্রের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার ঘটনা এবং এই বিষয়টি যেহেতু আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তার জীবনী আলোচনাতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কাজেই একই বিষয় এখানে আমরা পুনরাবৃত্তি করছি না আজকের পর্বের শেষ অংশে আমরা এসে উপস্থিত এবং সেটা হচ্ছে উল্লাহ সাল্লাহ সাল্লামের হিজরতের সময়ে আলী রাজিউল্লাহানহুর ভূমিকা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের হিজরতকে সফল করতে আলী রাজি আল্লাহ তালাহু নিজের জীবনকে উৎসর্গ করে দিতে প্রস্তুত হয়ে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের হিজরতের ঘটনাটি শুধুমাত্র সিরাতের সঙ্গে সংশ্লিষ্ট নয় বরং সম্পূর্ণ মুসলিম জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করেই ইসলামের ইতিহাসের মোর পরিবর্তন হয়ে গিয়েছিল কাজেই এর আগেও বিভিন্ন আলোচনায় বিস্তারিতভাবে হিজরতের ঘটনা প্রাসঙ্গিক শিক্ষাসমূহ আমরা আলোচনা করেছি আজকের পর্বে আমাদের মূল ফোকাস হচ্ছে আলী রাদিয়াল্লাহ তাল্লাহুর ভূমিকা প্রসঙ্গে হিজরতের ঘটনা প্রসঙ্গে আমরা জানি যে মক্কার কুরাইশ মুশ্রিকরা তারা তাদের সভাকক্ষ তাদের সম্মেলনস্থল দারুন নাদোয়াতে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিল সরাসরি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে তারা হত্যা করবে এবং এভাবে তার থেকে তারা নিষ্কৃতি লাভ করবে কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ তার নবীকে কাফেরদের সেই জঘন্য চক্রান্তের কথা জানিয়ে দিলেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে হিজরতের নির্দেশ প্রদান করলেন সেই রকম একটি অবস্থায় আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তিনি ছিলেন তার নিজের কক্ষে নিজের ঘরে এবং মক্কার মুশ্রিকরা কুরাইশরা তারা চতুর্দিক থেকে এসে তার বাড়ি ঘেরাও করে রেখেছিল তাকে অবরুদ্ধ করে রেখেছিল উন্মুক্ত তরবারি হাতে তারা প্রতীক্ষমান ছিল যে কোনো এক মুহূর্তে তারা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে হত্যা করে ফেলবে এভাবে চার দিক থেকে তাকে তারা ঘেরাও করে রেখেছিল এরকম কঠিন এক সংকটময় মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি এক ভিন্ন কৌশল অবলম্বন করলেন তিনি প্রথমত সিদ্ধান্ত নিলেন যে নিজের বিছানায় তিনি অন্য এক ব্যক্তিকে শয়ন করিয়ে যাবেন যেন মক্কার কুরাইশরা সেই কাফেররা বুঝতে না পারে যে এখানে ভিন্ন কোনো ব্যক্তি শয়ন করে রয়েছেন ফলে কুরাইশরা সেই ভিন্ন ব্যক্তিকেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মনে করে অপেক্ষায় থাকবে এবং এভাবে যে বাড়তি সময়টুকু পাওয়া যাবে সেই সময়টুকু কাজে লাগিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তাদের চোখের সামনে দিয়েই বের হয়ে যাবেন এবং এরপর তিনি তার সাথী আউ করা সিদ্দিকের সঙ্গে একত্রিত হবেন এবং কুরাইশদেরকে সেই অবস্থাতে রেখেই তারা বের হয়ে যাবেন মদিনার পথে পরবর্তী ঘটনা থেকে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন তার ঘর থেকে বের হয়ে আসলেন তিনি এক মুঠো ধুলো নিয়ে সেখানে ফু দিলেন এবং কোরআনের এই আয়াত তিনি তিলাবাত করছিলেন যেখানে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ওয়াজা আলনা মিমবাইনি আইদি হিমসাদ্দাউ অমিন খালফি হিমসাদ্দা ফা আগশাইনা হুম ফাহুম লা ইউবসিরুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فأغشيناهم فهم لا يبصرون এই আয়াতে আল্লাহ সুবহানাহু বলেছেন যে আমি সেই কাফেরদের সামনে এবং পেছনে দেয়াল স্থাপন করেছি, প্রাচীর স্থাপন করেছি, বাধা স্থাপন করেছি এবং তাদের দৃষ্টিগুলোকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখতে পায় না এই আয়াত তিলাওয়াত করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই কাফেরদের চোখের সামনে দিয়ে সেখান থেকে বের হয়ে গেলেন কিন্তু তারা তাকে দেখতে সক্ষম ছিল না এভাবে আল্লাহ মহামতাল্লাহ তার রাসুলকে সাহায্য করলেন কিন্তু আমরা যদি আলী আলুতালাহুর অবস্থান থেকে সেই ঘটনাটিকে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সেই প্রস্তাবে রাজি হয়ে যাওয়া এটা সহজ কোনো বিষয় ছিল না এর অর্থ ছিল নিজের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া কারণ যাকে হত্যা করার উদ্দেশ্যে মক্কার কুরাইশরা একত্রিত হয়েছে তার অবস্থান নিয়ে তার বিছানায় শয়ন করা এটা হচ্ছে সুস্পষ্ট মৃত্যুর হাতে নিজেকে ঠেলে দেওয়া আলী তালাহু বিনা দ্বিধায় রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সেই প্রস্তাবকে গ্রহণ করে নিলেন এর মাধ্যমে একদিকে আমরা দেখতে পাই সাহাবা একরামদের মধ্যে সেই দৃষ্টান্তগুলোর একটি নমুনা কিভাবে তারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতেন নিজেদের জীবন নিয়ে তারা কখনোই ভাবতেন না তাদের প্রধান চিন্তা ছিল কিভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে তারা নিরাপদে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 সেই বিষয়ের দিকে দৃষ্টি দেন, মনোযোগ প্রদান করেন, বাহ্যিক চেহারা কিংবা দেহের দিকে তিনি দৃষ্টি প্রদান করেন না কাজেই একজন বান্দা যখন এই বিষয়ের উপর রাজি হয়ে যায় যে সে নিজেকে প্রস্তুত করেছে আল্লাহর কাছে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য সে রাজি এরাই হচ্ছে একজন মানুষের পক্ষ থেকে সর্বোচ্চ কোরবানি সর্বোচ্চ ত্যাগের দৃষ্টান্ত এরপর হতে পারে আল্লাহ সুহামতাল্লাহ সেই বিষয়টিকে কবুল করে নিয়ে তাকে শহীদী মর্যাদা প্রদান করবেন অথবা আল্লাহ সুহামতাল্লাহ তার আমলকে কবুল করে নিয়ে আরও দীর্ঘ হায়াত তাকে প্রদান করবেন এবং তাকে বাঁচিয়ে রাখবেন কিন্তু মূল বিষয় হচ্ছে সেই পরীক্ষা যে আল্লাহ সুহামতাল্লাহ বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করে মানুষদেরকে পরীক্ষা করে নেবেন যে কারা নিজেদের জীবনকে আল্লাহর জন্য বাজি রাখতে রাজি তাদের প্রশংসা করেই আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে বলেছেন অমিনান্নাসি ইবিতিগা আমার এক ধরনের মানুষ তো রয়েছে যারা নিজেদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বাজি রাখে আলী রাজিয়াল তালানহু তিনি বিনা দ্বিধায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার বিছানায় তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন ইবনে হাজর আল তিনি ইবনে শিহাবের বরাত দিয়ে উল্লেখ করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন নির্দেশ প্রদান করলেন আলী সে চাদর মুড়ি দিয়ে বিছানায় শয়ন করলেন ওদিকে বাইরে কুরাইশরা সারা রাত ধরে ঘরের বাইরে অপেক্ষমান থাকলো তাদের মধ্যে কথাবার্তা কানাঘোষা চলতে লাগলো একসময় তার আশঙ্কা করতে থাকলো যে এভাবে যদি আমরা অপেক্ষা করতে থাকি তাহলে তো ভোর হয়ে যাবে এরকম চক্রান্ত কানাঘুষা ষড়যন্ত্র আলাপ-আলোচনা করতে করতেই সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল। শেষ পর্যন্ত অধৈর্য হয়ে কাফেররা যখন ঘরের ভেতর প্রবেশ করল, তারা চাদর উঠাল এবং উঠিয়ে দেখল যে এখানে তো রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি নেই, বরং এ বিছানায় তার স্থানে শয়ন করে আছেন ভিন্ন ব্যক্তি এবং তিনি হচ্ছেন আলী আল্লাহ তালাহু তারা অধৈর্য হয়ে বলল কোথায় তোমার ভাই কোথায় তোমার চাচাতো ভাই আলী বললেন সেটা আমি কিভাবে জানবো বরং এটা তো তোমাদেরই ভালো জানার কথা সুতরাং সেই অবস্থায় কাফেররা বুঝতে পারল যে তাদের চোখের সামনে দিয়েই রসুল্লাহ সাল্লাম চলে গেছেন কিন্তু তারা সেটা বুঝতেও সক্ষম হয়নি এভাবেই আল্লাহ সুহামতাল্লাহ তার রাসুলকে সাহায্য করলেন এবং আলী রাজিউলতালাহু নিজের জীবনের ঝুঁকি নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হিজরতকে সফল করার জন্য তার যে ভূমিকা ছিল সেই ভূমিকাটুকু পালন করলেন কাফেররা কিছুতেই ভেবে পাচ্ছিল না যে কিভাবে সারা রাত ধরে চতুর্দিকে এই কয়েক স্তরের পাহারা দেওয়ার পরেও তাদের সামনে দিয়ে কিভাবে তাদের শিকার চলে যেতে পারে তারা রাগে ক্রোধে এবং গোসায় আলী রাজি আলহানহুকে পাকড়াও করল গ্রেফতার করল এবং তাকে প্রহার করতে শুরু করল তাকে টেনে হিঁচড়ে নিয়ে তারা মসজিদে হারামের চত্বরে নিয়ে গেল এবং সেখানে দীর্ঘ সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করল কিন্তু আলী বললেন যে তিনি জানেন না তিনি কিভাবে জানবেন রসদুল্লাহ সাল্লাহ সাল্লাম কোথায় কোন দিকে গিয়েছেন শেষ পর্যন্ত কাফেররা বুঝতে পারল যে আলীর কাছ থেকে কোনো তথ্য আদায় করা সম্ভব নয় তখন তারা তাকেও ছেড়ে দিলেন এভাবে আলী রদিয়াল্লা আনহু নিজের জীবনে ঝুঁকি নিলেন এবং কাফেরদের পক্ষ থেকে এই যে কষ্টগুলো সেগুলোকে সহ্য করলেন কিন্তু তার মনে কোনো কষ্ট ছিল না তার মনে ছিল আনন্দ কারণ তিনি যে উদ্দেশ্যে এই ঝুঁকি নিয়েছেন সেই উদ্দেশ্য পূরণ হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হিজরতে সফলতা লাভ করেছেন কাজেই ব্যক্তিগত এই কষ্ট এটা কিছুই নয় আলী রাজিয়াল্লাহানহু এভাবে তিন দিন পর্যন্ত মক্কাতেই থেকে যান এবং এরপর তিনি নিজেও হিজরত করেন এবং মদিনায় গিয়ে প্রিয় রাসুল সাল্লাহসাল্লামের সঙ্গে তিনিও একত্রিত হন আলী রাজিয়াল্লাহানহুকে নিজের স্থানে রেখে যাওয়ার পেছনে দুইটি উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম কাফেরদেরকে ধোকা দিলেন এবং তারা ভাবল যে তারা রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে পাহারা দিয়ে রেখেছে এবং নিজেদের মতো সময়ে তারা তাকে হত্যা করবে এভাবে কিছু বাড়তি সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাতে পেলেন এবং সেই সময়টুকু কাজে লাগিয়ে তিনি তাদের চোখের সামনে দিয়েই নিরাপদে বের হয়ে আসলেন এবং পরবর্তীতে আউ বকরকে সাথে নিয়ে হিজরত শুরু করলেন আরেকটি উদ্দেশ্য হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে সেই মক্কার কাফেররা যদিও বা রাসুল হিসেবে মেনে নিতে অস্বীকার করত কিন্তু তারাই আবার তাকে সনদ প্রদান করেছিল তাকে উপাধি প্রদান করেছিল তিনি হচ্ছেন আল আমিন সত্যবাদী এবং আমানতদার এবং বিশ্বস্ত ব্যক্তি যখন রাসুল তাদেরকে বলতেন যে আমি আল্লাহর রাসুল তখন তারা অবিশ্বাস করত কিন্তু বাস্তবে এই অবিশ্বাস ছিল জেদের বশবর্তী হয়ে বা এক গুয়েমের বশবর্তী হয়ে অস্বীকার করা তারা সত্য নবী জেনেও রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে শুধুমাত্র পারস্পরিক বিদ্বেষ এবং ক্রোধের বশবর্তী হয়ে অস্বীকার করত যদি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম অবিশ্বস্ত ব্যক্তি হতেন আমানতের খিয়ানতকারী ব্যক্তি হতেন তাহলে কিছুতেই তারা সেই রাসুলের কাছে এসেই তাদের সম্পত্তি মূল্যবান সামগ্রীগুলো আমানত রাখত না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলীকে তার স্থানে রেখে গিয়েছিলেন এর পেছনে আরেকটি উদ্দেশ্য হচ্ছে মক্কার মানুষদের সেই গচ্ছিত আমানত যথাযথ প্রাপকের কাছে ফেরত দেওয়া এভাবে দেখা যাচ্ছে ইতিহাসে এক অনন্য সাধারণ দৃষ্টান্ত এবং নজির স্থাপন হয়ে গেল যে শত্রুরা যাকে হত্যা করার উদ্দেশ্যে যার বাড়ি ঘেরাও দিয়েছে তিনি সেই শত্রুদের গচ্ছিত মালামালকে কোনো খেয়ানত করলেন না বরং যে যতটুকু প্রাপ্য, যার যা কিছু গচ্ছিত ছিল, সবকিছু উপযুক্ত ব্যক্তির কাছে বুঝিয়ে দেওয়ার জন্য তার স্থানে নিয়োজিত করে গেলেন আলী আল্লাহ তালহুকে এটাই হচ্ছে ন্যায়পরায়ণতা এবং আমানতদারির সর্বশ্রেষ্ঠ নিদর্শন যে কারণে আল্লাহ সুহামতাল্লাহ কাফিরদের সেই বিরোধিতা এবং অস্বীকারকে উল্লেখ করে কোরআনে বলেছেন ফাইন্নাহুমলা ইউকাজিবু ওনাকা ওয়ালাকিন্না জলিমিন আবি আয়াতিল্লাহি ইয়াজহাদুন قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون যে এই কাফিররা হে নবী তারা তো আপনাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে না বরং এই জালেমরা আল্লাহর আয়াতকেই অস্বীকার করে থাকে এভাবে আলী রাদিয়াল্লাহু আনহু দুইটি ভূমিকা পালন করলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের হিজরতকে সফল করার পেছনে এভাবে আজকের পর্বে আমরা আলী রাজি আল্লাহতালাহুর মাক্কি জীবনের আলোচনা সমাপ্ত করলাম ইনশা আল্লাহ আগামী পর্বে আমরা মদিনার বিভিন্ন ঘটনা আলোচনা শুরু করব ওসল্লাহ তালা আলা সঈদিনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন